বিশাল দিনী মজলিসে যা আসলে ইসলামী হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে বক্তব্য রেখেছেন শেখ মোহাম্মদ আবুল বাসার শেখ মাহমুদুল হাসান শেখ মোহাম্মদ মোকাদ্দেস হোসেন এবং এ পর্যায়ে আমার পালা শেখ আব্দুর রাজ্জাক মানে ইউসুফ এক জায়গায় ওয়াজ করছিলেন শ্রোতারা বলছিল উনি যে শুধু কথাই বলছেন ওয়াজ করবেন কখন তো ওয়াজ হয়ে গেছে এখন কিছু কথাবার্তা বাকি আছে আল্লাহ ইবনে ফজলের ভাষায় আপনারা হয়তো অনেকেই দেখেননি সেই আসর থেকে শুরু করে মধ্যরাত্রি পর্যন্ত ভোজ্য চর্ব চস্য লেয় আপনার আকণ্ঠ গ্রহণ করেছেন বাংলার প্রফেসর এই বাংলা বুঝবে না ভোজ্য চর্ব চস্য লেজ্জ পেয় এর সংজ্ঞা কি বাংলার প্রফেসরদের বোঝা কঠিন আমরা তাদেরকে দেখেছি আপনারা দেখেন নাই এখন কিছু আলাপ আলোচনা আপনাদের সামনে রয়েছে সভাপতি সাহেব আমার ছোট ভাইয়ের মতো উনি একটা হাদিস পাঠ করছিলেন মনে হয় সেখান থেকেই শুরু করি কোরআনে করিমের একটা আয়াত তেলাওয়াত করেছি সুরা আল আনআমের একশত তিপ্পান্ন নম্বর আয়াত আর হাদিসটি সহি মুসলিমে রয়েছে তার সাথে ইমাম তিরমিজি কিছু যোগ করেছেন এবং অন্যান্য কিতাবও রয়েছে আয়াত তেলাওয়াত করেছি আপনারা আমি খুব বেশি সময় নেব না নিজের উপরে জুলুম করব না আপনাদের উপরও না যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়বেন দাঁড়িয়ে থাকা মাহফিলের আদব নয় ছাত্র যখন নাম লেখে ফেলে একবার স্কুলে তার নিজের ভাবমতো চলা যায় না যখন এসে পড়েছ তখন শৃঙ্খলা মানতে হবে যতক্ষণ সময় আমরা এখানে থাকব কথা বলবো এবং শুনব সময়টুকু যেন আমাদের কাজে লাগে এবং অত্যন্ত সুশৃঙ্খল পদ্ধতিতে পদ্ধতিতে শিখাও শৃঙ্খলা মানাও ইসলামের একটা বড় দিক আমরা উশৃঙ্খল বক্তা হব না উশৃঙ্খল শ্রোতাও হব না সুশৃঙ্খল হব ইনশাআল্লাহ আজিজ আর খুব বেশি সময় না অল্প সময়ের জন্য অনেক সময় শুনেছেন আর সামান্য কিছু সময় আমাদের সামনে ইনশাআল্লাহ ধীর স্থিরভাবে আপনারা বসার চেষ্টা করবেন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোন সুরা থেকে সুরা আল আনআমের একশত তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ ওয়াহদাহুল শরিক আলহ বলেন وأن هذا صراطي مستقيما হে নবী তুমি বলে দাও وأن هذا صراطي مستقيما আমার এই পথ হলো সোজা পথ ফাত্তাবিউ এটাই তোমরা মেনে চলো ওয়ালা তাত্তাবিউস সুবুল বহু পথ তোমরা ধরতে যেও না ফাতাফাররাকা বিকুম আন সাবিলি তাহলে বহু পথ ধরতে গেলে তোমাদেরকে সঠিক পথ থেকে বিভিন্ন পথে তোমাদেরকে বিক্ষিপ্ত করে নিয়ে যাবে এটা তোমাদেরকে ওসিয়ত করা হচ্ছে নসিহত করা হচ্ছে নির্দেশ দেওয়া হচ্ছে লাল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা বাঁচতে পারো যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো কার কথা একটু জবাব জবাব দেবেন ভাই ছোট ভাই হাদিসটা তেলাওয়াত করেছে পাঠ করেছে ওখান থেকে আমার চিন্তাটা জাগলো তাহলে এই লাইন থেকে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব নবী সাল্লাম একদিন এবনে মাসুদ থেকে বর্ণিত হাদিস নবী সাল্লাহ আলী সাল্লাম একদিন একটা রেখা টানলেন ডান দিকে কিছু রেখা টানলেন বাম দিকে কিছু দাগ দিলেন তারপরে বললেন ডাইনের পথ হল শয়তানের পথ বামের পথগুলো হল শয়তানের পথ তারপরে তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন ও আন্না হাদা সেরাতে মুস্তাকিমা আমার এই পথটা সোজা পথটার সেরাতে মুস্তাকিম ডান দিকে বাম দিকে সামনে পিছনে বিক্ষিপ্ত যত পথ একটাও সেরাতে মুস্তাকিম নয় সেরাতে মুস্তাকিম কয়টা একটা আল্লাহর আয়াত তেলাওয়াত করলেন এই রাগগুলা রেখাগুলা টেনে আমি একটা কথা বলি আপনাদের কাছে এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু একটা দাগ টানলেন এটা সরল রেখা না বক্র রেখা পৃথিবী একটা বিন্দু জান্নাত একটা বিন্দু পৃথিবী থেকে যদি জান্নাতে যেতে চান একটা টান দিবেন সরল রেখা ধরে আপনি জান্নাতে চলে যাবেন আমি কি সহজভাবে বুঝাতে পেরেছি বিষয়টা পৃথিবী একটা বিন্দু জান্নাত আর একটা বিন্দু একটা টান দিবেন একটা পথ বানাবেন একটা রেখা টানবেন একটা রাস্তা বানাবেন ওই রাস্তা দিয়ে সোজা জান্নাতে চলে যাবেন মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এই দিকে আজকে আলোচনাটা নিতে চাই আল্লাহ ফেক দান করেন হাদিসটা পাঠ করছিল সভাপতি সাহেব ইন্নাল ইসলামাবাদা গারিবা ইসলাম গারিব হিসাবে স্টার্ট করেছে গরিব চিনত তো গরিব বাংলায় বলা হয় দরিদ্রকে আরবিতে বলা হয় মুসাফিরকে কম লোককে কম সাহাদিস গরিব তার মানে হলো কি কম সংখ্যক রাবি একজনকে দুইজনে বর্ণনা করেছে গরিব হাদিস একক মুসাফের পথে চলাফেরা করে সে হলো কি গরিব বাদা আল ইসলাম ও গরিবা ইসলাম কম সংখ্যক দিয়ে শুরু হয়েছে সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়বে বহু মানুষ ইসলাম গ্রহণ করবে দিন কবুল করবে কিন্তু এই দিনের লোকেরা আবার কম সংখ্যক হয়ে যাবে তারা কারা আল্লাহ নবী বলেছেন এই কম সংখ্যক লোকেরা মানুষেরা যা নষ্ট করবে মানুষেরা যা ক্ষতিগ্রস্ত করবে মানুষেরা যা ভাঙবে চড়বে মানুষেরা যা ধ্বংস করবে সেগুলা যারা সংশোধন করবে তারা হলে এরা এরা কারা আমি সে ব্যাখ্যা বিশ্লেষণ সামান্য সময়ের মধ্যে আপনাদের কাছে তুলে ধরব এই বিল্ডিং যদি ভাঙে এই রাস্তা যদি ভেঙে যায় এই বাতাসের খাম খুঁটি যদি ভাঙে যায় তাহলে রাজমিস্ত্রিটা সারে তাই না কাঠ মিস্ত্রিটা সারে কিন্তু এরা কারা হাদিসের মধ্যে যাদের কথা এসেছে তারা কারা আর নুজাউ বাইনাল প্রত্যেক কবিলার মধ্যে গোত্রের মধ্যে দেশের জনগণের মধ্যে কিছু সংখ্যক মানুষ সত্যিকার ইসলাম নিয়ে থাকবে সত্যিকার ইমান নিয়ে থাকবে সত্যিকারের আমল নিয়ে থাকবে সত্যিকারের কোরআনের অনুসারী থাকবে এবং সহি হাদিসের অনুসারী থাকবে আল্লা যিনি উসলেহনামা আফসাদার নাস মানুষেরা যা শরীয়তের নষ্ট করেছে দিনের নষ্ট করেছে ইমানের নষ্ট করেছে আকিদার নষ্ট করেছে এবাদতের নষ্ট করেছে এবং হাদিসের নষ্ট করেছে জাল বানিয়েছে জৈব বানিয়েছে সমাজকে ইসলামিক দিক থেকে বিপর্যস্ত বিধ্বস্ত করে ফেলেছে সেগুলাকে যারা মেরামত করবে তারা হলো কারা আপনাদের সামনে এখন বলবেন যে মাঝখানে যে একটু কথা বলে গেলেন সহি হাদিস জায়গায় জায়গায় শুনুন এখন আপনারা তাই না দশ বছর আগে ওই স্লোগান ছিল না এই স্লোগান চালালো কারা ময়দানে কারা জানেন আপনারা কারা নীরব কেন ভাই তোমার শ্রোতা কইতে সাহস পায় না সাহস থাকতে হবে দশ বছর আগে এই বাংলাদেশে আলোচনা হতো ঠিকই কিন্তু কোরআন এবং সৈহাদিস অনুযায়ী আলোচনা হবে এই স্লোগান ছিল না এই স্লোগান উঠলো কোথার থেকে ঠিক আছে বুঝতে একটু দেরি হোক জবাব যখন আসতেছে না আসতেই জবাবটা আসুক সৈহাদিস কেন এই বোতলের পানি কি পানি না পানি টিউবওয়েলের পানি কি পানি পুকুরের পানি যেখানে মাছ চাষ করা হয় সে পানি কি কূপের পানি কি বাথরুমে যেন পেশাব করেন পেশাবের সাথে যে পানি ব্যবহার করলেন মিশে বের হয়ে গেল সেটা কি পানি পায়খানার সাথে যে পানি মিশে গেল বের হয়ে গেল সেটাও কি এই কয়েক প্রকারের পানির মধ্যে কোনো পার্থক্য আছে আপনাকে দিলে পান করবেন কোনটা এক নম্বরে বোতলেরটা দুই নম্বরে টিউবওয়েলেরটা তারপরে আবার দেখবেন আর্সেনিক আছে কিনা টিউবওয়েলের গায়ে লেখা আছে আর্সেনিক মুক্ত তাই না তারপরে যদি না পান কূপের পানি কিংবা ট্যাপের পানি গরম করে জাল দিয়ে খাবেন তারপরে যদি পশা পুকুরের পানি পান করতে বলে আপনারা কেউ পান করবেন যদি ড্রেনের পানি পান করতে বলে কেউ পান করবেন পেশাবখানার পানি পান করতে বলে কেউ পান করবেন পায়খানার পানি পান করতে গেলে পান করবেন কেন করবেন না কেন করবেন না জবাব দেন দ্রুত ময়লা আছে অসুস্থ হয়ে পড়বেন রোগী হয়ে পড়বেন সেটা দুর্গন্ধ সেটা আপনার রুচিতে সইবে না রুচিতেও যদি সয় আপনি সুস্থ থাকবেন না এইখানে হলো সহিদের কথা আপনি জাল হাদিস এবং জয়ীফ হাদিস নাম যা আছে সেগুলা যদি শোনেন মানেন আমল করেন আপনার সোয়াব হবে না গুণা হবে গুণা হবে পচা পানি পান করলে যেরকম আপনি অসুস্থ হবেন জাল হাদিস এবং জৈব হাদিস যেগুলো আছে সেগুলা পান করলে গ্রহণ করলে আপনার সোয়াব হবে না গুণা হবে এই জন্য আমরা বলি সহি হাদিস লক্ষ লক্ষ জাল হাদিস রয়েছে এনারা মহাদ্দেশ মানুষ এনারা জানেন যে কি পরিমাণ জাল হাদিস সমাজে রয়েছে প্রচলিত রয়েছে বুজুর্গির নামে রয়েছে যেদিন কেয়ামতের দিন এই মুখমণ্ডলকে আগুনের মধ্যে পোড়ানো হবে তো কাল্লাবন উল্টানো পাল্টানো হবে কাবাব বানাইতে দেখছেন আপনারা কাবার একদিকে যখন পুড়ে যায় তারপরে কি করে আবার উল্টে আর একদিক দেয় ফিন্নার যেদিন তাদের মুখমন্ডল গ্রুপ পুরানো হবে কিসে আগুনে তখন তারা কি বলবে আমরা যদি মেনে চলতাম আল্লাহকে এবং আল্লাহ রসুলকে তারা আরো বাড়িয়ে বলবে আমরা তো আল্লাহকে মানি নাই আমরা তো আল্লাহ রসুলকে মানি নাই মেনেছি আমরা আমাদের প্রচলিত সাদাতানা নেতৃবৃন্দকে মেনেছি ওয়াকুবারা আনা আর আকাবেরিন হজরাতকে মেনেছি রব্বানা আতিহিম আদাব আল্লাহ তুমি এই দুই দলকে ডবল ডবল শাস্তি দান করো কাবিরা এবং এদেরকে তুমি অভিশাপ করো অভিসম্পাত করো এদেরকে লানত করো আমি বুঝাতে পারলাম মানতে হবে কাকে সেটা আমরা কোথায় পাবো আল্লাহর কালাম কোথায় কোরআন আর এটা কি হাদিস এই দুইটা মানা কি আমাদের জন্য এই দুইটা মানা কি আমাদের জন্য জরুরি না জরুরি না মাশাল্লাহ বহুত লোক এখানে এসেছেন সুন্দর সুন্দর চেহারা মাশাল্লাহ টুপি আছে মাশাল্লাহ অনেকে দাঁড়িয়ে আছে কাদের নাই তারাও ইনশাল্লাহ রাখবেন তাই না আমরা আশাবাদী মানুষ মনের মধ্যে যদি দাঁড়িয়ে গজায় তাহলে এখানে গজাইতে কতক্ষণ লাগে তাই না মনের মধ্যে যদি পর্দার সৃষ্টি হয়ে যায় কাপড় দিয়ে ঢাকতে আর কতক্ষণ লাগে তাই না মনের মধ্যে আল্লাহ আল্লাহ নবীর সুন্নতের ইত্তিবার মানসিকতার সৃষ্টি করে দেন আমি অনেক জায়গায় দেখেছি ছাত্রী বুরকা পরা বুরকা পরে বেগানা ছেলের সাথে প্রেম করতেছে তাহলে এই বোরকার কি অর্থ হলো তার মানে হলো বোরকার সার্বম বোঝে নাই ও মনে করেছে যে একটা কাপড় পেঁচানোর নামে বোরকা ওটাও বোরকার একটা প্রকার কিন্তু আসল পর্দা কোথায় অন্তরের মধ্যে যখন পর্দার ভাবটা তার জমে উঠবে তখন তার বহিপ্রকাশ ঘটবে কোথায় বাহিরে ভাই আমি যা বলছিলাম ইন্নার দিনা বাদা গারিবা ওয়াসাইয়াউদ কামা বাদা তারা হলো কারা কারা এই কাজগুলো করবে একটি দল কেয়ামত পর্যন্ত হক নিয়ে বিজয়ী থাকবে তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না তাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না তাদের কেউ হারিয়ে দিতে পারবে না দলিল দিয়ে না প্রমাণ দিয়ে না ডকুমেন্ট দিয়ে না কোন প্রকারেই না কেয়ামত পর্যন্ত এই অবস্থা থাকবে ইমাম আহমদ হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল এরা কারা আল্লাহ নবী ইমাম আহমদিন হাম্বল বললেন ইল্লাম ইয়াকুন আহলাল হাদিসে ফালা নাদ্রি মান তারা যদি আহলুল হাদিস না হয় আমার জানা নেই তারা কারা এটা এটা ইমাম আহমদ হাম্বলের কথা ইমাম বুখারিও তাই বলেছেন ইমাম তিরমিজিও তাই বলেছেন আলী আবনুল মাদিনী তাও তাই বলেছেন ইমাম শাফিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কারা ইমাম শাফি বলেছিলেন যে আহলুল হাদিস ফিল কান নুজুম আহলুল ইমাম শাহাবি বলেছেন যে পৃথিবীতে আহলুল হাদিস এমন যেরকম আকাশের বুকে তারকা আমার যার কথা না এগুলা ইমাম সাফি বলেছেন এদা রায়ত আল হাদিস আমি যদি কোন একটা মানুষ একটা আহলুল হাদিসকে দেখি তাহলে মনে হয় আমি যেন খোদ আল্লাহ নবী কেমন তার সাহাবিদেরকে দেখছি হেমাম আবু দাউদ বলেছেন লাউলা হাদিল ইসলাম লান্দারাসাল এলম যদি এই জাত এই গোষ্ঠী এই দল পৃথিবীতে না থাকত ইসলাম শেষ হয়ে যেত ইসলামী বিদ্যা শেষ হয়ে যেত ইসলামী বিদ্যা শেষ হয়ে যেত এখানে কি করেছেন মাদ্রাসা করেছেন না দিনী মাদ্রাসা হাফিজে মাদ্রাসা করেছেন অনেক দান খৈরাত আপনারা করেছেন আল্লাহর পথে আল্লাহ পাক কবুল করুন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক বলেন আলামি আয়নামু أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات তারা কি জানে না যে আল্লাহ পাক ইয়াকবাল আল্লাহ ওয়া ইয়াকবাল তাওবাত আন ইবাদি বান্দার তওবা আল্লাহ পাক কবুল করেন ওয়া ইয়াখুযু সাদাকাত তিনি সাদাকা গ্রহণ করেন এখানে একটা কথা উল্লেখ আয়ত্তের জন্য করলাম তারা কি জানে না আন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতান ইবাদি আল্লাহ তার বান্দাদের পক্ষ থেকে তওবা কবুল করেন ওয়ায়াখুযু তিনি সাদাকা গ্রহণ করেন আল্লাহ কি ফকির আল্লাহ দরিদ্র আল্লাহ ফুকা ফাঁকা তিনি সাদাকা গ্রহণ করেন কেন হাদিসে তার ব্যাখ্যা এসেছে মানুষ যদি এখলাসের সাথে কিছু দান করে দানকারীর হাতে পড়ার আগে দানের টেবিলে পড়ার আগে সেটা আল্লাহর ডান হাতে পড়ে আল্লাহ নবী আরো বলেছেন যে যে ব্যক্তি একটা কিছু দান করে একটা দেড় হাম বা একটা টাকা সেটা আল্লাহ কাছে আল্লাহ লালন পালন করেন এমন ভাবে যেরকম একটা ছাগলের বাচ্চা একটা ঘোড়ার বাচ্চা একটা উটের বাচ্চা মানুষ লালন পালন করে সেটা আস্তে আস্তে বড় হতে থাকে আল্লাহ পাক দান গুলাকে সাদকা গুলাকে আল্লাহর কাছে লালন পালন করতে থাকেন বড় হতে হতে হতে হতে সেটা পাহাড়ের মতো বড় হয়ে যায় দেখার কথা আল্লাহ পাক ডান হাত দেয় গ্রহণ করে আপনি কখনো দেখেছেন আল্লাহর হাত আছে আল্লাহর হাত আছে না নাই পরিষ্কার প্রমাণ আল্লাহর হাত আছে যেভাবে এসেছে সেভাবে কি করে আমরা আমরা বিশ্বাস করি কি বিশ্বাস করি না না বলে কুদরতি হাত না আল্লাহর হাত নাই এটাও আমাদের আকিদার বিষয় এটাও আমাদের বিশ্বাসের বিষয় আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক স্বয়ং বলেছেন কোরআনের কাইবেরির মধ্যে আমরা বিশ্বাস করি আল্লাহর কি আছে আল্লাহ আছেন আল্লাহ আছেন কোথায় আছেন আরো সের উপরে কিভাবে আছেন কিভাবে আছেন কেউ বলছেন বসা কেউ বলছেন কুর্সিতে আসুন আহলুল হাদিসের কিছু আকিদ আছে বিশ্বাস আছে যেটা কোরআন এবং সই হাদিস অনুযায়ী কুর্সি অর্থ কি চেয়ার নো নেভার হাদিস আসে নাই হাদিস আছে মাউদুল কাদামাইন আল্লাহ দুই পাওয়া রাখার জায়গা আল্লাহর পা কয়টা কেমন জানি না আল্লাহ যেমন তার পা তেমন আপনার গরুর পা দেখেছেন মাঝখানে ফাটা ঘোড়ার পা দেখেছেন মাঝখানে জোড়া লাগানো বিড়ালের পা দেখেছেন আঙ্গুল আছে মানুষের পা দেখেছেন কয় আঙ্গুল একটার আঙ্গুলের সাথে একটার পায়ের সাথে আর একটার পায়ের কোন মিল আছে কোন মিল নেই কিন্তু প্রত্যেকটাই কি প্রত্যেকটাই পা একটার সাথে আরেকটার পায়ের কোন মিল নাই আপনার মহিষের সিংহা দেখেছেন বড় গরুর সিংহা কি ছোট হরিণের সিংহা দেখেছেন কেমন গাছের ডালের মতো তিনটাই সিংহা একটার সাথে একটা মিল আছে তাহলে আপনারা কি করে বলেন যে আল্লাহর হাত আপনি কারো হাতের মতো আল্লাহর পা অন্য কোনো পায়ের মতো আল্লাহ যেমন তার হাত তেমন তার পা তেমন কুর্সি অর্থ হলো আল্লাহর দুই পা রাখার জায়গা আল্লাহর পা দুটি দু পা আল্লাহ রাখেন কিভাবে রাখেন আল্লাহ জানি না ওয়াসে কুর্সি সামাওয়াত ওয়াল আরদ আসমান জমিন ব্যপ্ত আছে এই কুর্সি এই কুর্সির মধ্যে যদি সাত আসমান এবং জমিনে যত কিছু আছে সব যদি কুর্সির উপর রাখা হয় তাহলে কি মনে হবে মরুভূমির মধ্যে একটা ছোট্ট পয়সা রেখেছে আবার এই কুর্সি যদি আপনি আরসের উপর রাখেন তাহলে কি মনে হবে বিশাল মরুভূমির মধ্যে আর একটা পয়সা রেখেছে তার উপরে কে বৈশা আছেন না দাঁড়ায় আছেন না শুয়ে আছেন আর রহমান আলাল আরশেস্তাওয়া আল্লাহ ওয়াহদাহুল্লাহ আশারিকালাহ আরশের উপরে আছেন কিভাবে আছেন আমরা জানি আল্লাহ কোথায় আরশের উপরে যদি বলেন সর্বত্র বিরাজমান তাহলে হাত কোন দিকে তুলবেন আপনার দোয়া করেন হাত তুলেন রফলে আদান করেন দুই হাত তুলে দোয়া করেন আল্লাহর কাছে হাত কোন দিকে তুলেন উপরের দিকে তুলেন তার মানে কি আল্লাহ কোথায় সর্বত্র বিরাজমান যদি থাকে পায়ের নিচেও কেন সর্বত্র বিরাজমান না পায়ের নিচেও আছে পায়খানার মধ্যেও আছে মদের আসরেও আছে তাহলে কিভাবে বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ বলেন আল্লাহ আরসে আপনি হাত তুলছেন উপরে এমনকি খ্রিস্টান খেলোয়াড় মোস্ট্রেক খেলোয়াড় যখন সেঞ্চুরি করছে তখন কোন দিকে তাকায় এটা নেচার মানুষের মানুষের স্বভাব আপনি যতই বলেন সর্বত্র বিরাজমান একজন স্বাভাবিক বয়ে কি আল্লাহর কথা সৃষ্টিকর্তার কথা চিন্তা করতে সেটা চোখ মুখ হাত কোন দিকে চলে যায় অটোমেটিক উপরে একজন নাস্তিকেরও ওই অবস্থা হয় মৃত্যুর সময় সে কি করে উপর দিকে এমনি চায় হায় হারে বোধহয় উপরে কেউ আছে চিরজীবন মোর্তাজি করে গেছে চিরজীবন নাস্তিকতা করে গেছে কিন্তু মৃত্যুর সময় যখন আসে তখন ওই উপর সর্বত্র না আবার বান্দার কলমের মধ্যে যদি আল্লাহ থাকে বান্দার কলমে আল্লাহ আছে ওরা বলতেছে না মান্না গুঞ্জম در زمین آسمان لیکن گنجم در قلوب مومنا দলিল কি আল্লাহ বান্দার কলমে এটা দলিল কি ফার্সি কবিতা রুমির দলিল কোথার থেকে আসবে দলিল কোথার থেকে আসবে কোরআন এবং হাদিস থেকে দলিল আসবে ফার্সি কবিতা দলিল নয় বাংলা কবিতা দলিল নয় লালনের গান দলিল নয় দার্শনিকের দর্শন দলিল নয় রাজনৈতিক বক্তব্য দলিল নয় কোন কিছুই শরীয়তের দলিল নয় শরীয়তের দলিল কি কোরআন ও হাদিস আপনি একটা বাজে কথা বলবেন তার পিছনে উর্দু কবিতা একটা ফার্স্ট একটা শের ছেড়ে দিলেন মানে বলতেছে যে আমি সারা দুনিয়ায় আল্লাহকে তালাশ করলাম খ্রিস্টানদের গির্জায় তালাশ করলাম পেলাম না হিন্দুদের মন্দিরে পেলাম না ইহুদিদের ওই ইয়ে পেলাম না ধর্মর ক্ষেত্রে আমি পেলাম না মুসলমানের মসজিদে পেলাম না পরে দেখলাম যে আল্লাহ আমার জুব্বার মধ্যেই আছে বাইজুদ কথা রুমের কথা হলো পৃথিবীর কোথাও আল্লাহ নাই আল্লাহ হলো কোথায় আল্লাহ হলো কি বান্দা পলবের মধ্যে ওই বান্দা যখন জেনা করতেছে তাহলে জেনা কে করতেছে ওই বান্দা যখন মদ খাচ্ছে তখন মদটা কে খাইতেছে কে খাওয়াইতেছে বান্দা যদি আল্লাহর কলবে থাকে আল্লাহকে নিজের কলবে নিয়ে যখন মদ খাইতেছে জেনা করতেছে তখন কাজটা কে করাইতেছে কাজে এগুলা হওয়ার সব হলো ভুয়া কথা আজকে কয় তারিখ রবি লওয়ালের কত তারিখ রবি লওয়াল মাস চলছে না নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া আমাদের নবী এবং আমাদের রসুল শেষ নবী না প্রথম নবী প্রথম নবীকে আদম প্রথম রাসুলকে নূহ আলাইসালাম আর শেষ নবী শেষ রাসুলকে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বহু জায়গায় আজকেও শুনে আসলাম মাইকের মধ্যে যে নবী সাল্লাহ আলাইসালামের শুভ আগমন উপলক্ষে আমার ভাষার সামান দিয়ে মাইক মেরে যেতেছে তার সৌভাগমন উপলক্ষে বিরাট ইশানে সোয়াবের মাহফিল নবী সাল্লাম আসবেন আগমন করবেন কুমিল্লা এলাকায় একটা সিয়ারি খালি রাখা হয় দুই দিকে বক্তৃতা করে তারপরে যখন আল্লাহ সাল্লাহ আল্লাহ শুরু করবে তাই না তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের ভক্তের আহ্বানে এসেই খালি চেয়ারে বসবেন ওনারা বলেন আমরা রেখে আল্লাহ নবীকে মহব্বত করি না আমরা দরুৎপাত করি না আমরা মিলাপ করি না আমরা নবী মোহাম্মদ সাল্লাহামকে মোহব্বত করি না তাদের দাবি আচ্ছা দেখুন তো এই যে শুরু করলেন আপনি ওয়াজ ওয়াজ শুরু করেই যখন করলেন মহব্বতের সাথে পাঠ করুন আল্লাহ হুম্মা এই পর্যন্ত ফুরুত ফুরুত করে চা খাইতেছে আবার কতক্ষণ পরে বলুন আলে ধরে ধরে আবার ফুরুত ফুরুত করে চা খাইতেছে কত বড় ব্যাধ কত বড় খবিজ চিন্তা করতে পারেন আর ওই খবিস এবং ওই বেদবে বলে আমরা নাকি নবী মোহাম্মদ সাল্লাহামকে শ্রদ্ধা করি না তুমি পুরাপুরি পাঠ করো সহি হাদিস সহিউল বুখারিতে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইক কিভাবে আমরা আপনার উপর সালাদ পাঠ করবো দরুদ নামে কোনো কিছু আমি কোরআন হাদিসেও পাই নাই আরবি শব্দেও পাই নাই এখন আবদুল্লাল মাহমুদরা পেয়েছে কিনা মহাদ্দেশ মানুষ আমি জানি না ওই উস্তাদ যে পেয়েছেন কিনা আমি জানি না দরুদ কোন আরবি শব্দ কিনা তাও আমার জানা নাই কোরআন হাদিসে তো নাই দরুদ পাঠ করতে হবে আর তুমি যখন পাঠ করবে আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহ আলা মুহাম্মদ আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা মাজিদ ভক্তির সাথে শ্রদ্ধার সাথে মহব্বতের সাথে ভালোবাসার সাথে মনের যত আবেগ আছে সকল কিছু ঢেলে দিয়ে তারপর তুমি পুরাপুরি সুন্দর করে পাঠ করো তুমি আল্লাহ সাল্লাহ আলা ধরাইদা চা খাও মানে কথা কেন তুমি নবীর মর্যাদা বোঝো তার শান বোঝো তার অবস্থান বোঝো এখানেই যদি মাননীয় সভাপতি সাহেবের সাথে কথা শুরু করে ডাইন দিকে আরেক কথা কওয়া শুরু করে সভাপতি সাহেব বলবো না এ বক্তা তো বেহাদব রে আসলে আমার সালাম না কথা বলা শুরু করে আবার তার আরেকজনের সাথে কথা বলা শুরু করছে কথা তো শেষ করতে হবে নবী সাল্লাহামের নামে আল্লাহ শুরু করে তুমি চা খাও মানে বাক্য শেষ না করে আর তোমরাই আল্লাহ নবীকে মহব্বত করো আর আবার বলে ওহি যো মুস্তবি আরশতা খুদা হোকর উতর পড়া মদিনা মে মুস্তফা হোকর যিনি আরসের উপরে ছিলেন আল্লাহ হইয়া খোদা হইয়া তিনি মোহাম্মদের আকৃতি ধরে এই পৃথিবীতে নাজেল হয়েছে বলুন আল্লাহ হুম্মা শুরু করে দিল ওই যে মুস্তাবি আরশ তা খুদা ও তার পাড়া মদি নামে মুস্তফা হোকার যিনি আরস জহি যে মুস্তাব আরশ তে খোদা হোকার তার পাড়া মদি নামে লালনের কানের মধ্যে আবার আছে হিন্দুকুলে অবতারে কৃষ্ণ রূপে দেখা মোহাম্মদ রসুল বন্দী প্রভুনির সখা হিন্দুকুলে অবতারে কৃষ্ণ রূপে দেখা যিনি আল্লাহ তিনি মোহাম্মদের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন আবার তিনি আবার হিন্দুদের মধ্যে কৃষ্ণের নাম ধরে আসছেন যিনি আল্লাহ তিনি মোহাম্মদ তিনি আবার কি তিনি কৃষ্ণ তাদের ভাষা তাদের কথা মতো আমরা বলি আল্লাহ যেভাবে আজকের রবি মাস চলছে এই মাসে যত ধরনের সেরেক যত ধরনের বেদাত যত ধরনের কুসংস্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামকে নিয়ে চলছে সব বাতিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালাম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন না মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন সাধারণ শিশুর মতো তিনি বড় হয়েছেন তিনি নবুয়ত এবং রেসালত পেয়েছেন রেসালত এবং নবুয়ত তিনি প্রচার করেছেন না প্রচার করেন নাই প্রচার করেছেন কি করেন নাই আপনাদের দায়িত্ব কি যতটুকু কোরআন হাতে জেনেছেন প্রচার করা দায় দায়িত্ব কি না যেখানেই থাকবেন সেখানেই ইসলাম প্রসঙ্গে কথা সেখানেই তৌহিদ প্রসঙ্গে কথা সেখানেই সুন্নত প্রসঙ্গে কথা সেখানেই শেরেকের বিরুদ্ধে কথা সেখানেই বেদাতের বিরুদ্ধে কথা আপনার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের নাম শুনেছেন রিয়াদে যখন একত্রে পড়তাম বহুত বাহাজ মোনাজারা হইতেই থাকতো রাত দিন খুনটুসা চলতেই থাকতো আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াহদাউলা শরিক আলাহ তাকে অনেক জ্ঞান দিয়েছিলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কথা বলে গেছেন মনসুরুল হক রিয়াদির নাম শুনেছেন আপনারা অনেকেই জানেন আমার বন্ধু মানুষ হানাফি ছিল কথা বলতে বলতে তর্ক করতে করতে ঝগড়া বিবাদ করতে করতে এক সময় এরা লাইনে এসে যায় প্রত্যেক নবীকে আল্লাহবাক জিজ্ঞাসা করবেন তুমি তোমার রেসালাত তুমি তোমার নবুয়তের যা আল্লাহর পক্ষ থেকে এসেছিল তা তুমি প্রচার করেছো কিনা জিজ্ঞাসা করবেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এই আয়াতটা নিয়ে এসেছেন তার কিতাব তাফসিরে সহিউল বুখারীতে আমরা তো সহিহ হাদিসের বাইরে বলবো না ইনশাআল্লাহ আজিজ وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখার একটি হাদিস নিয়ে এসেছেন ইউজা উবে নুহেন ইয়াউমাল কেয়ামত কেয়ামতের দিন নূহ আলাইসালামকে কেয়ামতের মাঠে উপস্থিত করা হবে তারপরে জিজ্ঞাসা করব হাল বাল্লাদ হে নূর তোমার উপর যে দায় দায়িত্ব দেওয়া হয়েছিল রিসালতের তাকে তুমি প্রচার করেছ তাকে তুমি মানুষকে জানিয়েছ নূহ আলাইসালাম বলবেন ইয়াল্লাহ তুমি তো জানো আমি প্রচার করেছি কত বছর আলফাসানাতেন ইল্লা খামসিনা আমা এক হাজার বছর কিন্তু পঞ্চাশ বছর কম কত হইল আল্লাহ আল্লাহাক কিন্তু বলেন নাই তেস আমি এটা আমেন ও খামসিনা হে আল্লাহ তুমি তো জানো আমি সাড়ে নয় শত বছর দাওয়াতি কাজ করেছি যতবার তাদের কাছে তাও হৃদয় দাওয়াত নিয়ে গেছি যতবার তাদের কাছে সেরেক বিরোধী দাওয়াত নিয়ে গেছি যতবার তাদের কাছে এক আল্লাহর ইবাদত করতে হবে এই দাওয়াত নিয়ে গিয়েছি তারা কি করেছে মুখ ফিরে চলে গেছে কানে আঙ্গুল দিয়েছে গালি গালাস করেছে কোন অবস্থাতে কিচ্ছু হয়নি আল্লাহ তুমি তো জানো সাড়ে নয় শত বছর দাওয়াতি কাজ করেছি কয়জন দাওয়াত কবুল করেছে মতান্তরে চল্লিশ জন আর কি স্পষ্ট বললে আমি পাইনি আল্লাহ তুমি তো জানো আল্লাহ বলবেন যথেষ্ট নয় তোমার সাক্ষীকে সরল মনে বলবেন আল্লাহ আমার সাক্ষী হলো আমার উম্মত কেমতের দিন এমন হবে কোন নবীর সাথে উম্মত একজন কোন নবীর সাথে দুইজন কোন নবীর সাথে কি তিনজন কোন নবীর সাথে দশজন এইভাবে হবে আল্লাহ নবী বলেছেন তোমরা বিয়ে করো এমন বংশে যে বংশের মেয়েরা ভদ্র মার্জিত প্রেমী স্বামীকে ভালোবাসে সন্তানকে স্নেহন করে সংসার রক্ষা করে ব্যবহার ভালো এরা হলো ওদুদ এই জাতীয় বংশে বংশে বিয়ে করো আর অলুদ জাতের সন্তান বেশি হয় বাচ্চা বেশি হয় এই বংশে বেশি বেশি বিয়ে করো আনা মুকাশের আমার কেয়ামা কেয়ামতের দিন আমি বেশি উম্মত নিয়ে হাজির হতে চাই আল্লাহ তোমরা সন্তান নেবে না সন্তান ফেলে দিবে নানান ভাবে সেটাকে সংরক্ষণ করবে আর দেখবে কোন বংশে বাচ্চা কাচ্চা হয় না আল্লাহ নেই বলে তাহলে আমার উম্মত কেয়ামতের দিন বেশি হবে কিভাবে তাহলে প্রোটেকশন একটু কম নেন আল্লাহ যেটা করে সেটা আল্লাহ করবেনি আল্লাহ নবী বলছেন সহেল বুখারীর হাদিস যে কোন নবীর সাথে একজন দুইজন তিনজন দশজন দবে কিন্তু আমি আশা করছি সকল নবীর চেয়ে আমার উন্মত বেশি হবে কেমতের দিন আল্লাহ নবী বলেন আসমান জমিনের যত কিছু সব কিছু আমার সামনে ওপেন করে দেওয়া হলো আমি পূব থেকে পশ্চিমের যত কিছু সব দেখতে পেলাম মাটির নিচে উপরে সকল কিছু দেখতে পেলাম নবীদেরকে এইভাবে বুঝতে দেখতে পেলাম তারপরে আল্লাহ নবী বললেন আমার উম্মতের সত্তর হাজার ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে without any interview no written no viva return পরীক্ষাও নাই ভাইবা পরীক্ষাও নাই আমল নামাও নাই আরদও নাই জিজ্ঞাসাবাদও নাই কিচ্ছু না সরাসরি জান্নাতে প্রবেশ করবে সত্তর হাজার আর এক্সেপশন অক্কাশা বললেন ইয়ারসুল্লাহ দোয়া করেন আমি যেন তাদের মধ্যে হই আল্লাহ আনতামিন হোম তুমি তাদের একজন হাদিস সোহেল সাহাবিদের লোভ জন্মে গেল চাইলেই যদি পাওয়া যায় তো বসে থাকবে কেন আরেকজন উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমিও যাতে সত্তর হাজারের অন্তর্গত হই আল্লাহ নবী বললেন সাবাকা অক্কাশা আগেই চেয়ে নিয়ে নিছে তোমার জন্য আমি গ্যারান্টি দিতে পারবো না তবে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যে গুণাবলী সেই গুণাবলী কয়টা আমি বলে দিচ্ছি সেই গুণ হলো আল্লাযীনা লা ইস্তারকুন ওয়ালা ইয়াক্তাউন আল্লাযীনা লা ইয়াক্তাউন ওয়ালা ইস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা লা ইয়াক্তাউন রোগের চিকিৎসার জন্য হেকিম কবিরাজ ঠাকুর ফকিরের কাছে যে লোহা পুরা স্যাক দেয় যারা এটা হলো এক দেওয়া জিন সারানোর জন্য স্যাক দেয় বুথ সারানোর স্যাক দেয় রোগের ভাব ধরে সেটার জন্য স্যাক দেয় যারা উন এই স্যাকা যারা দেয় না আল্লাহ উন বলে ইফতার কুন রোকিয়া করে না হারাম কথা তারা যারা ঝাড় ফুক দেয় এই ঝাঁটা দেয় ঝাড়ু দেয় আমি দেখলাম সেদিন একেবারে বেরিবাদের উপরে একজন রুগী পক্ষাঘাতগ্রস্ত রুগী তাকে সামনে রেখে জিব্বা দেয় মাঠে যেতেছে আগায় যেতেছে আর পিছিয়ে যেতেছে আরেক জায়গায় মুরা ঝাঁটাতে ঝাড়া দিতেছে সব বাজে কাজ বেহুদা কাজ আল্লাহ নই বলেন আল্লাহ এই ধরনের ভুয়া ঝাড়া ভোকা এই যে ছোটকালে খেলাধুলা করতাম হাড্ডি হুড্ডি ভাঙতো বুড়ির কাছে ঝাড়া দিতে যাইতাম বুড়ি ঝাড়া দিত কি করে ঝাড়া দাও বলে গুয়া গাছে উঠলো মাসি হাড় ভাঙে পস পশি ডান কিনে মাসের তেল হাত দিয়ে হাত দিয়ে জোড়া লেগে গেল এই ছাড়াই কিছু হবে না তোমার কাছে আর আমি ঝাড়া দিতে আসবো না জিনবুতের ছাড়া কি ঝাড়া দাও বলে চেহেল কাপ দিয়ে ঝাড়া দেই চেহেল কাপ কি চল্লিশ কাপ বানাই লোকে যে আব্দুল কাদের জেলানি কি সেই চল্লিশ কাপ যে কাফা কা রাব্বু কা কামিয়া ফিকা কুলুকেন কাফ কাফ তাহলে ক দিয়া লাগাইলে যে জিন বুৎসরে তাহলে বাংলায় ক কুত্তা কাউয়া হোক্কা কলকি বলতে থাকো জিন বুৎসরে যাবে সম্মতে লাস্তার কুন আল্লাহ নবী বলেন বাজে কথা বলে সেরিকে কথা বলে অর্থহীন কথা বলে যারা ঝাড় ফুক দেয় না তারা হলো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার গুণাবলী অন্তর্গত মনে রাখুন ভালো করে যেখানে সেখানে যে কোনো ঝাড়ফুকের কবিরাজের কাছে যাবেন না কবিরাজ এসে ঠাকুর ফকির যারাই হোক না কেন তারা যে ফু দেয় কি বলে ফু দেয় আল্লাহ বলেন একরাও আলাই আর ওকাকুম তোমরা কি বলে ফু দাও এটা আমাকে আগে শোনাও যদি তার মধ্যে ভালো অর্থ থাকে কোরআন আয়াত থাকে হাদিস থাকে আল্লাহ নবী যা বলতে বলেছেন আধেবিল বাস রব্বান্নাস ওয়াশফান্ত শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা আল্লাহ নবী বহু ঝাড়ফুঁক শিখিয়ে দিয়েছেন নিজে চর্চা করেছেন উলাউজ রব্বিল ফালাক শিখিয়েছেন বহুত কিছু দেওয়া যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ শিরেক বেদাত অর্থহীন কোনো ছাড়া চলবে না আল্লাযিনা ওয়ালা ইয়াতাতায়্যারুন যারা পাখি উড়ায় না আহ চলছেন আপনি ব্যবসা বাণিজ্যের দিকে শনিবারে মঙ্গলবারে যাওয়া যাবে না অমাবস্যার দিন যাওয়া যাবে না অমাবস্যা পূর্ণিমা রাতে যে জুড়বে হাল তার দুঃখ চিরকাল গদ বানিয়েছে খনার বচন বিয়ে অমাবস্যা পূর্ণিমা দিন করা যাবে না সোমবার মঙ্গলবারে করা যাবে না রাস্তা দিয়ে চলে যাচ্ছেন শিয়াল ডান দিকে দৌড় দিল এরে যাত্রা নষ্ট হয়ে গেল বেজি বাম দিকে চলে গেল যাত্রা নষ্ট হয়ে চলে গেল তারপরে গাছের মধ্যে কাউয়া ডাক দিল মহিলারা বলা শুরু বাবা রে কার জানি মৃত্যু হবে রে রাত্রে ভুতুম পেশা ডাক দিল বালা মুসিবতা এসে গেল কুত্তায় ডাক দিল কলেরা এসে গেল নানান কিছু যেগুলা এগুলা হলো ইয়াতা যারা ইস্তের কা করবে না একতেওয়া করবে না তাতাইয়র করবে না তারাই বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যোগ্য বুঝতে পেরেছেন এখন তো হুজুরেরই তাবিজ দেয় বেশি তাই না হুজুরেই কবজ দেয় বেশি সেদিন এক জায়গায় বলছিলাম প্রেসিডেন্ট তাবিজ বেচে না প্রধানমন্ত্রী তাবিজ বেচে না এমপিরা তাবিজ বেচে না মন্ত্রীরা তাবিজ বেচে না চেয়ারম্যানরা তাবিজ বেচে না তারা কোনো এবাদত বানায় না তারা যদি তাবিজ বেঁচে শুরু করে কোনো এবাদত করতে বলে যদি বলে এই কাজে এই কেউ মানবে শুনবে না কেউ কিন্তু তারা যদি বলে রাষ্ট্রের আইন এই অমুক জায়গায় রাস্তা হবে অমুক জায়গায় পুল হবে কালভার্ট হবে রাষ্ট্রের এই আইন বিধিবিধান পালন করতে সে রাষ্ট্রীয় আইন গুণা যদি না হয় আমরা মানতে কি রাষ্ট্রের নাগরিক হিসাবে বাধ্য আর আমি হুজুর যদি বলি এই জায়গায় রাস্তা হবে ওই জায়গায় কালবাট হবে ও যুদ্ধ ঘোষণা করে দিলাম সেটা কেউ শুনবে না খাটবে যার যার কাজ আছে যার যার গতিবিধি আছে রাষ্ট্রের প্রেসিডেন্ট বেদাত বানায় না রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেদাত বানায় না রাষ্ট্রের নেতারা বেদাত বানায় না বেদাত বানায় কে হুজুররা বানায় কাজেই মানুষে মনে করে কি এর মধ্যে কিছু আছে জিনিস আছে ল্যাংটা ফুকির দাঁড়ায় রয়েছে তাই না বলে যে ওর মধ্যে জিনিস আছে জিনিস এত তো দেখাই যেতেছে কাপড় তারপরে নেই ওর মধ্যে অনেক জিনিস আছে কি আছে টাকা পয়সা দিচ্ছে সেখানে তাদের কাছে হচ্ছে ভাইও আমি যা বলতে চাচ্ছি সেটা হলো এই যে শুদ্ধ আকিদা আকিদাটা প্রতিবাদ করেছে আমার ছোট ভাই আবদুল্লাহ মাহমুদ যাই হোক যেটা আমাদের সামনে পরিচালিত হয়ে গেছে আমার যে এই বিশ্বাস আমার যে ইমান উচ্ছুচ্ছ পরিচ্ছন্ন এবং ইসলামের যে বিধিবিধান সেগুলাই মত পর্যন্ত ধরে থাকবে কারা কারা ধরে আছেও যারা ধরে থাকবো কে ইনশাআল্লাহ আজিজ আমি যে আলোচনা শুরু করেছিলাম নু আলাই সালাতামকে মাঠে উপস্থিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ইয়া নূহ তুমি কি প্রচার করছো হাদিস সহিল বুখারীর আমরা আগেই শর্ত করে নিয়েছি যে হাদিসের বাইরে কথা বলবো না যা বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব জায়গা মতে ধরে রাখা সরল মনে বলবেন আল্লাহ পাকের জিজ্ঞাসা করার পরে যে তোমাকে সাক্ষী কে দিবে সরল মনে বলবেন আমার উম্মত নম্বর দাওয়াত কি আল্লাহ এক এবং একক তার কোন শরীর নাই আল্লাহ ছাড়া আর কোন এবাদত নাই এই দাওয়াত মোহাম্মদকে জিজ্ঞাসা করার সাথে সাথে বলবে কিসের আবার নু কেউ আসে নাই মা তানা মিন্নাদির কেউ আসে নাই নুকে তো আমরা চিনি না সোজা কথা নূহ আলাইহিস সালাম ধরা খেয়ে যাবেন আল্লাহর সামনে আল্লাহ পাক বলবেন অনু তোমার উম্মত তো অস্বীকার করছে তুমি নাকি আসোই নাই তুমি তো দাওয়াতি কাজ করোই নাই অন্য কেউ আসে নাই বলছে এখন তোমার উপায় কি এখন কে সাক্ষী দিবে তোমার পক্ষে আপনারা সতর্ক হয়ে যান কাজ আছে এই পৃথিবীতে বসে থাকার অবকাশ নাই প্রত্যেক নবীকেই জবাব দিতে হবে প্রত্যেক আলেমকেই জবাব দিতে হবে প্রত্যেক মানুষকেই জবাব দিতে হবে আপনাদের জবাব দিতে হবে পৃথিবীতে কি করে আল্লাহর কাছে গেছে নূহ তখন বলবেন আমার পক্ষে সাক্ষী দেবে মুহাম্মাদুন ওয়া মুহাম্মদ এবং তার উম্মতে মোহাম্মদ আমার পক্ষে সাক্ষী দেবে আপনারা কারা বুঝতে পেরেছেন নিজেদের মর্যাদা বুঝতে পেরেছেন নিজেদের মর্তবা বুঝতে পেরেছেন নু আলাইসালাম এত বড় রসুল এত বড় নবী এত বড় রসুল কেয়ামতের দিন আল্লাহর সামনে যখন ধরা পড়ে যাবেন তখন তাকে উদ্ধার করবে কে নবী মোহাম্মদ এবং তার উম্মত সহজ ব্যাপার নয় নিজেদের মর্যাদা বোঝার চেষ্টা করেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন সোয়া লক্ষ মানুষ কম বেশি উপস্থিত কোন র্যাব নেই কোন পুলিশ নেই কোন গোয়েন্দা বাহিনী নেই কোন নিরাপত্তা কর্মী নেই মানুষ কত কম বেশি সোয়া লক্ষ মানুষ পিন ড্রপ সাইল্যান্ড পিন পতন বত নিরবত জারির ইবনে আবদুল্লাল বাজালি তাকে আল্লাহ নবী নির্দেশ দিলেন সেতন দাস মানুষদেরকে চুপ করতে বলো নীরব হতে বলো নিস্তব্ধ হয়ে যেতে বলো আমি এখন ভাষণ দেব ভাষণ দিচ্ছেন কে নবী মোহাম্মদ সাল্লাম ভাষণ দিচ্ছেন এরকম মন ছিল কিচ্ছু না তার মঞ্চ কি একটা উটনি উটনি না হলো কি কাসোয়া কাসোয়া নামনি উটের পিঠে চড়ে আর সেই যুগে একশত বছর আগে কোন মাঠে সোয়া লক্ষ মানুষ জড়ো হয়েছিল এমন কোন রেকর্ড আছে নাই একশো বছর আগেও নাই প্রায় চোদ্দ শত বছর আগে সোয়া লক্ষ মানুষ কম বেশি জড়ো হয়েছে সেখানে একজন মানুষ ভাষণ দিচ্ছেন উটনির পিঠে চড়ে উটনির নাম কাসোয়া সাহাবি যিনি উট ধরে আছেন তার পিঠের উপরে উটটা জাবর কাটছে সহি মুসলিমের হাদিস বিস্তারিত বিবরণ জারির আবদুল্লাহ জাবের থেকে বর্ণিত হাদিসা তাবিল বলা হয় এটাকে লম্বা হাদিসের বিবরণ পিঠের উপরে উটে জাবর কাটছে জাবর যে লালাগুলা সেগুলা পড়ছে উট ধরে আছেন জারির এবনা আবদুল্লাহ চিৎকার করে বলেন তোমরা থেমে যাও আল্লাহ নবীর ভাষণ আমি আপনাদেরকে শোনাবো না শেষের অংশটুকু শুধু শোনাবো আল্লাহ নবী ভাষণ শেষ করে বললেন ইন্নাকুম সাতুস কেয়ামতের আন্নি দিন তোমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমি নবী মোহাম্মদ প্রসঙ্গে আমি কি তোমাদের সামনে আমার দায়িত্ব পালন করেছি আমি কি রিসালতের দায়িত্ব পালন করেছি আল্লাহর পক্ষ থেকে যে বিধি বিধান তোমাদের কাছে পৌঁছানোর কথা ছিল তাকে আমি পৌঁছেছি কেয়ামতের দিন আল্লাহ নবীকেও জিজ্ঞাসা করা হবে নু আলাইসালাম একটু একটু ভুল করে গেছেন পৃথিবী থেকে কথার কথা বললাম আর কি সাক্ষী রেখে যান নাই নবী সাল্লাম ওই ভুল করেন নাই কেন উনি ওটা জানেন কাজে উনি পৃথিবীতে সাক্ষী রেখে যাচ্ছেন প্রায় সোয়া লক্ষ মানুষ সমস্বরে বলে উঠলেন আদ্যায়িতা ওয়া নাসাহতা ওয়া বাল্লাহতা আপনি আপনার দায় দায়িত্ব যা ছিল রেসালত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আদ্যায়িতা আপনার দায়িত্ব পালন করেছেন ওয়া নাসাহতা আমাদেরকে নসিহত করেছেন যে দায় দায়িত্ব আপনার কাছে ছিল সম্পূর্ণ আপনি পালন করেছেন সমস্বরে লক্ষাধিক কণ্ঠে যখন ঘোষিত হয়ে গেল স্বীকৃতি দেওয়া হয়ে গেল কোন কোন রেওয়ায়তে দেখা যায় যে আল্লাহ নবী তর্জুনে আঙ্গুলে তুললেন খোদবা দেওয়ার সুন্নত বিধান কি নবী সাল্লাম দাঁড়াতেন লাঠি হাতে কিংবা ধনুক হাতে দাঁড়াতেন দাঁড়িয়ে খোদবা দেওয়া সুন্নত ও তারা কুকা কয়েমা সুরা জুমায় দেখবেন খোদবার অবস্থায় আপনাকে দণ্ডায়মন অবস্থায় রেখে মানুষগুলো বেরোয় চলে গিয়েছিল সুরা জুমার আয়ের দেখেন শেষের দিকে দাঁড়িয়ে খোদবা দেওয়া সুন্নত হাতে লাঠি থাকা সুন্নত আলাই কানা আলিহ এমামতুন সাউদা নবী সাল্লাহ মাথায় সাধারণত কালো পাগড়ি থাকতো তাই না আর লড়াইতেন কোন আঙ্গুলি তর্জনী অ্যাঙ্গলে লড়াতেন আমরা তো বহু দূর থেকে আসি বসে দেওয়া যায় আছে কিন্তু সুন্নত নয় লাঠি হাতে দাঁড়িয়ে পাগড়ি সুন্নত এবং তর্জনী আঙ্গুল লাগবে খোদবা বেশি লম্বা হবে না সংক্ষিপ্ত খোদবা হবে যে খোদবা হবে সেটা কোরআন এবং হাদিস হবে সাহি হবে নবী সাল্লামের ভাষণ দেখা যাচ্ছে কোন কোন বর্ণনায় আল্লাহ নবী আঙ্গুল উপরের দিকে একবার তুলছেন আবার নামাচ্ছেন কোন কোন রায়তে দেখা যাচ্ছে যে হাতে যে একটা সরি ছিল লাঠি ছিল সেটা তিনি উপরে তুলছেন এবং নামাচ্ছেন আর বলছেন আল্লাহ সাদ আল্লাহ সাদ আল্লাহ আসাদ আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী লক্ষ কণ্ঠে সাক্ষী দিচ্ছে আমার উম্মত তোমার বান্দারা যে আমি আমার দায় দায়িত্ব পালন করেছি আপনারা কি করবেন কেমতের মাঠে যখন জিজ্ঞাসা করা হবে নিজেদের প্রশ্নের তো জবাব দিতে পারবেন না কবরে যাওয়ার সাথে সাথেই জবাব দিতে পারবেন না প্রশ্ন কি প্রশ্ন কি রব্বক তোমার রবকে রব চিনেন সুরা ফাতে পড়েন পড়েন দিনে কয়বার অসংখ্যবার পড়েন এটা ঝগড়া না সাধারণভাবে ফরজ হবে কয়বার পড়েন পাঁচবারে সতেরো আর ফরজ হিসাবে পড়েন তাই না আল্লাহ নবী সারাদিনে কয় রেখা সালাত আদায় করতেন দিন এবং রাত্রে চল্লিশ রেখাত যদি ইশরাকের সালাত আদায় না করতেন তাহলে কত রেখাত চল্লিশ রেখাত সতেরো রেখাত কি ফরজ বারো রেখাত শূন্য থাকলো কত রেখাত চল্লিশের বাকি থাকলো কত এগারো না বিশ এগারো না বিশ চল্লিশ রেখাত পড়তেন আল্লাহ নবী রাত এবং দিনে চল্লিশ রেখাতের মধ্যে সতেরো রেখাত কি ফরজ পাঁচ অক্তে বারো রাকাত কি শূন্য হলো কত উনত্রিশ বাকি থাকলো কত এগারো বাকি থাকলো বিশ বাকি থাকলো না এগারো বিশ যোগ হলে কত হবে আমি কিন্তু একটা প্যাস লাগাই গেলাম আপনাদের সামনে উত্তর নিয়ে তারা বুঝে নেবেন যেটা তোমরা তাহলে পাইলে কোথায় আহলুল হাদিস না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলো মা আয়েশাকে কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান আল মা আয়েশা আল্লাহর নবীর স্ত্রীরা কি উম্মতের মা মায়ের অবস্থান আছেন আল্লাহ নবীর বিধবা স্ত্রীদেরকে বিয়ে করা যায়ছে না মা তারাও উম্মাহাতুল মুমিনিন এটাও আকীদা মনে রাখবেন শিয়ারা তো বলে আয়েশা জেনা করেছিল যুদ্ধে যায় মেহেদি আইসা প্রথম আয়সারে চাবুক মারবে দোর্রা মারবে আমাদের মা কত বড় জঘন্যতম কথাবার্তা মা আয়েশাকে জিজ্ঞাসা করছেন আম্মা চান আল্লাহ নবীর রামাদানের সালাত কেমন ছিল এত বুদ্ধিমতী ছিলেন যে শুধু রামাদানের কথা জিজ্ঞাসা করছো কেন মা হোক বাইরে হোক নবী কখনো এগারো রাখাতের বেশি আদায় করেন নাই আপনারা বিশ টাকা পেলেন কোথায় আল্লাহ নবীর সালাদ সারাদিনে কত দিন রাতে চল্লিশ সতেরো বারো এগারো যদি স্ট্রাক পড়তেন দুই চার ছয় সেটা বেড়ে যেত সাধারণত স্ট্রাক যোগ হয় না এই চল্লিশের মধ্যে সম্মান ভাই আমার ভাইয়েরা বলেন ওটা তো তুমি তাহার তাহাজ্যতের কথা বলছ সহিল বুখারিতে তাহার তাহাজ্যতের অধ্যায়ে আছে তাহার জ্যোতি তারাবি তারাবি কেমন লাইল সব একই জিনিস আলাদা কিচ্ছু না রমাদানে এসে তাহার যদি তারাবি তারাবি নামে কোনো সালাত মূলত নাই হেডলাইন ওটা কেমন লাইল ওইটা যেটা তাহাজ ওইটার নামই তারাবি হয়ে যায় রমজানের মধ্যে বলে তাহাজের অধ্যায় আমি বলি ভাই তুমি মহাদ্দেস দাবি করো তুমি বহু বড় আলেম দাবি করো বহু বড় পণ্ডিত দাবি করো সাহেব বোখারি তুমি পড়োই নেই মতামত বাদুল ওহেদ থেকে শুরু করে এমান থেকে শুরু করে এলএম থেকে শুরু করে অজু থেকে শুরু করে সালাদ থেকে শুরু করে তারপরে জাকাত থেকে শুরু করে হজ্জের অধ্যায় শেষ করো তারপর তুমি সিয়ামের অধ্যায় ইমাম বুখারি হজ্জের পরে সিয়াম এনেছেন তারপরে তুমি দেখো স্পষ্ট তারাবির অধ্যায় ইমাম বুখারি রচনা করেছেন ওই একই হাদিস নিয়ে এসেছেন তারাবির অধ্যায় যে হাদিস তাহাজের অধ্যায় কি ওই একই হাদিস এক জায়গায় ওস্তাদ হল আবদুল্লাহ বিন ইউসুফ আরেক জায়গায় ইমাম বুখারি ওস্তাদ ইসমাইল কিন্তু হাদিস কি একই হাদিস যা তারাবি তাই তাহাজ এখন ভাইরা বলতেছেন একটার এগারো রেখাত পড়া না যায় এগারোটা ভাই আপনি বিশ রেখাত পড়েন সেটা আপনার ব্যাপার তাবিদের যুক্তি দেখা গেছে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত দেখা যাচ্ছে সেটা সালাতুল্লাহলে মাসনা মাসনা দুই রেখা দুই রেখাত নফল আপনি কত রেখাত পড়বেন সেটা আপনার ব্যাপার তাবিদের কেউ কেউ পড়েছেন ইমাম মালিকের যুগে দেখা যাচ্ছে কিন্তু আল্লাহ নবী আল্লাহ নবী নবী সাল্লাহ আলী সাল্লাম এগারো রেখাতের বেশি পড়েছেন এই কাজ যারা এগারো রেখাত পড়বে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করাটা বড় গুনার কাজ বড় পাপের কাজ বড়ই মিথ্যাচার এটা এটা করবেন না আপনার যা মনে চাই করুন কিন্তু সেই হাদিসের বিরুদ্ধে আল্লাহ নবীর সুস্থ এবং সঠিক আমলের মধ্যে কোনো কথা বলতে যাবেন না সম্মানিত ভাই যে আমি বলছি আলুল হাদিসের আকিদা আলুল হাদিসের আমল আল্লাহ এক এবং একক তিনি রব রবের কথা বলতে যে আমি সুরা ফাতেহার কথা নিয়ে এসেছি এবং সুরা ফাতে আপনারা কতবার পড়েন সতেরো বার তো ফরজ হিসাই পড়েন ইমাম হন বা মুক্তাদি হন যাই হন না কেন সুরা ফাতে পড়া কিতাব এই আলোচনা আমার নয় আমার আলোচনা রব্বের বিষয় রবকে আলহামদুলিল্লাহ রব আলমিন অর্থ কি তিনি কে ভুল হল জগৎসমূহের সমূহের প্রতিপালক জগৎ সমূহের প্রতিপালক বলছে সভাপতি ছোট ভাই বলছে যে জগৎ সমূহের প্রতিপালক এখন যদি জিজ্ঞাসা করি জগৎ সমূহ বলতে কি বুঝি জগৎ সমূহ কি আল্লাহ ছাড়া যত কিছু সবই জগৎ এক কথায় উত্তর আল্লাহ ছাড়া যত কিছু উপরে আরস থেকে শুরু করে নিচে যত কিছু আছে সৃষ্টি জগতের যা কিছু সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু রবকে আল্লাহ সৃষ্টি কে করেছেন নিয়ন্ত্রণ কে করেন খাদ্য খাদ্যকে দেন জীবনকে দেন মৃত্যুকে দেন সূর্যটা এখন যেখানে আছে কত লক্ষ গুণ বড় পৃথিবীর চেতে তেরো লক্ষ গুণ বড় এই মোবাইলের চেতে তেরো লক্ষ গুণ বড় একটা কিছু উপরে থাকে এটার সাথে ওইটার কোন তুলনা হবে কত বেশি আর উপরে তাপ এত তাপ এত উপরের দিকে যদি উঠতে থাকেন তাহলে উঠতে উঠতে আপনি তরল পদার্থ হয়ে যাবেন তরল পদার্থ হয়ে আরো উপরে উঠেন বায়বীয় পদার্থ হয়ে যাবেন আপনার অস্তিত্বই থাকবে না এত তাপ এত গরম এই সূর্যটা যেখানে আছে ওইখান থেকে যদি কয়েক ইঞ্চি উপরে উঠে যায় তাহলে কি হবে পৃথিবী বরফ হয়ে যাবে আর যে আরেকটু নিচে নামে তাপের সকল বরফ গলে যাবে সারা পৃথিবী পানির নিচে ডুবে যাবে তাহলে এই যে জাগার মতো ধরে রাখা এটা কে রাখছেন কয়জন তার সাথে শরীর এই যে সামিয়ানাটা টানাইছেন না এর মধ্যে বহুত কামলা লাগছে না ডেকোরেট লাগছে কাপড় একজন টানাইছে একজন খুঁটি কাটছে নানান রাখছেন কিন্তু আল্লাহ পাক যা আসমান জমিন সকল কিছু বানিয়েছেন তার সাথে শরীর কয়জন ছিল কেউ না তাহলে তার যখন আপনি এবাদত করবেন কয়জনের জন্য করবেন না কোন শরিকের জন্য করবেন যদি করেন তার সাথে কোন শরিক আপনার মধ্যে আবু জেহেলের মধ্যে ওতবার মধ্যে সাইবার মধ্যে কোনো পার্থক্য থাকবে না ওয়ালা ইনসাল তহমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ তুমি যে জিজ্ঞাসা করো আরবের ওই মুশরিকদেরকে আবু জেহেলকে আবু লাহাবকে ওতবাকে সাইবাকে যত মুশরিকরা আছে তাদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো আসমান জমিনকে সৃষ্টি করেছে কে বলবে অবশ্যই বসে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে তারা আবার মোশেক হয় কিভাবে অদ্ভুত ব্যাপার মোশেক হয় ওই জায়গায় তাদের ধারণা আল্লাহ বহুত উপরে তাদের কাছে আমাদের মতো দুর্বল মানুষদের দোয়া কালাম পৌঁছে নাকি কেমন করে হয় সুতরাং যারা বড় আল্লাহ নৈকট্য লাভ করে পীর দরবেশ অলি তাদের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে ওনারা কি করবে আল্লাহর কাছে পৌঁছে দেবে যেতে হলে জজের কোটে একা যাওয়া যায় না তাতে রে আর একা একা গেলে পরে হাকিমে ডাকে না কাছে জজের কোটে যাইতে গেলে কি হয় উকিল ধরতে হয় সুতরাং আমরা হাউরায় সুফা এই যে লাত মানাত যেগুলার মাধ্যমে চাই এরা হলো আল্লাহর কাছে আমাদের জন্য কি করবে সুপারিশ করবে কিন্তু সৃষ্টিকর্তা কয়জন একজন এটা কাফের বিশ্বাস করে কিন্তু যখন এবাদত করে যখন রুকু করে যখন সিজদা করে যখন কামনা করে যখন দোয়া করে যখন চায় যখন আকাঙ্ক্ষা করে তখন মনে করে যে আমাদের এই ক্ষুদ্র মানুষের আহ্বান ওই পর্যন্ত পৌঁছবে না সুতরাং মাঝখানে কি লাগবে কিছু অলি দরবেশ মুর্শিদ লাগবে না হলে পুষবে কিভাবে আমাদেরকে চিনে না কেলাম মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেবকে তোমরা দেখেছো কিনা উনি একবার ওয়াজ করেছেন যাচ্ছিলাম ট্রেনে মানুষ ছোট হলে কি হবে সাহসটা কম ছিল দেখলাম ট্রেনে উঠল একজন গেরু অবসর হাতে ত্রিশূল কপালে চন্দনা চর্চিত গলায় রুদ্রাক্ষের মালা আমিও ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়েছি সাধু সন্তরা ওঠে এরকম গেরুয়া মানে লালচে রঙের পোশাক পরা হাতে চিমটা এক হাতে একটা কেতলি থাকে তাহার পরে কপালে চন্দনা চট্টির চন্দন এই থাকে টিপ থাকে গলার মধ্যে রুদ্রাক্ষের বালা থাকে ওদের কাছ থেকে টিটিরা পয়সা দেওয়ার সাহসই পায় না কেন ভগবানের একেবারে খুব কাছাকাছি এরা এদের কাছে টিকিট চাইলে পয়সা চাইলে না জানি ভগবান নারাজ হয়ে যাবে ওনারাও চায় না আমাদের দেশে পীর ফকিরের মতো দরবেশের মতোই আর কি উনি উঠলেন সাথে বেশ কিছু যজমান অর্থাৎ কিছু মুড়ি দানো আছে বড় সড়ো কিছুই মনে হলো উনি এসে বসলেন বসার পরে ট্রেনের লোকজন খুব পরিচিত ট্রেনের লোকজন উঠছে যাচ্ছে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম পূর্বক চিন্তা করে ওই কেতলির মধ্যে টাকা পয়সা ভরে ভরে দিচ্ছে হাতেই থাকে বড় একটা এই দেখে এই দৃশ্য অনেকক্ষণ দেখার পরে বললাম যে সাহসে ভর করে একটু প্রশ্ন করি সাধু বাবাকে জিজ্ঞাসা করলাম সাধু বাবা একটা প্রশ্ন করতে পারি সাধু বাবা তো অনেক বড় সাধু সন্ন্যাসী সে কি সহজে কথা বলে অনেকক্ষণ পরে বলছে হুম তার মানে পারো তারপরে জিজ্ঞাসা করলাম যাচ্ছ সবার উপরে কে সর্বোচ্চ আসনে কে আছেন অনেকক্ষণ পরে কোন নাম ধাম না বলে চক্ষু দুটি বিস্ফারিত করে তর্জনী আঙ্গল ঊর্ধ্ব থেকে উঠে বললেন উনি কে নাম তো বললেন না আঙ্গুলের সাদা বলেন উনি তারপরে বললাম সাধু বাবা মানুষের সবচেয়ে বিনয় হাজেজি এনকেসারে নম্রতা বিনয় প্রকাশের ভাব কোনটা যে সাষ্টাঙ্গে প্রণাম পূর্বক লটা অর্থাৎ কপাল মাটিতে ঠেকিয়ে দেওয়া এটা কিন্তু শরীয়তের কথা মা ইয়াকুল আব্দু মিন আল্লাহ ওয়া হাদিস বান্দা সব আল্লাহর সবচেয়ে কাছে কখন থাকে যখন সিজদারত অবস্থায় আর সিজদায় যায় কোন দোয়া পড়ে আমরা জীবন্ত সালাত একটু বলে যাই মাঝখানে আপনি কার সামনে দাঁড়ালে আল্লাহ আকবর বলে বুকে হাত বাঁধে সুরা ফাতে পড়ছেন বুঝে শুনে পড়ুন তো সুরা ফাতেহা যখন পড়ছেন প্রতিটি আয়াতের সাথে সাথে আল্লাহ পাক কিন্তু জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন পড়ছেন আল্লাহ পাক সাথে সাথে জবাব দিচ্ছেন হামেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আর রহমানের রাহিম পড়ছেন মজ্জাদানি আব্দি আল্লাহ পাক বলছেন বান্দা আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে তারপরে আর রহমান মালিক ওমেদ্দিন আবুদ যখন পড়ছে আল্লাহ আমি তোমারই আবাদত করি তোমারই কাছে চাই আর কারো দাসত্ব করি না আল্লাহ তখন বলেন হাদা বাইনি আবদি এইটাই হলো আমি এবং আমার বান্দার মধ্যে চূড়ান্ত কথা আমার বান্দা আমার ছাড়া আর কারো আবাদত করে না এইটাই চূড়ান্ত কথা মহাজবনা জামালের হাদিসের অর্থ এটাই আমার বলার সময় নেই আজকে সেটা বললাম না আর যখন সেখানে দেখলেন দাঁড়িয়ে থাকাই যথেষ্ট নয় আল্লাহ সঙ্গে দাঁড়িয়ে থাকা যথেষ্ট না একটা ভাব এসে গেল আপনার মধ্যে অটোমেটিক আপনার মাথা আরো কি হবে হয়ে যাবে নিচু হয়ে গেল ওইটার নামে কি রুকু রুকুতে যা বলছেন সুবহান রব্বেল আজিম আমি তার প্রশংসা করছি তিনি অনেক বড় একবার সুবহান আল্লাহ বললে কি হয় আলহামদুলিল্লাহ বললে কি হয় আলহামদুলিল্লাহ তামলা মিজান উল্টাও আছে অন্য হাদিসও আছে একবার যদি এখলাসের সাথে বলেন তাহলে মিজানের পাল্লা সোয়াবে ভরপুর হয়ে যায় আলহামদুলিল্লাহ না এটা সুভান আলহামদুলিল্লাহ কথা হচ্ছে আর যদি এখলাসের সাথে একবার সুভান পাঠ করেন আসমান জমিনের যত শূন্য জায়গা খোলা জায়গা সোয়াবে পরিপূর্ণ হয়ে যায় সুবহান আল্লাহ পাঠ করেন আপনারা যদি আল্লাহ পাঠ না করেন আল্লাহর কিছু যায় আসে না এই কাঠ এই বাস এই মাইক এই সকল কিছু জীবজন্তু আল্লাহ তসবি পাঠ করে আপনি পাঠ না করলে আল্লাহকে যায়ও না আসেও না যাই হোক তারপরে কোথায় গেলেন এতটুকুই কি আল্লাহর জন্য যথেষ্ট আপনার জন্য যথেষ্ট তখন চলে গেলেন কোথায় মাথাটা সিজদায় লুটিয়ে গিয়ে তখন কোন দোয়া পাঠ করছেন সুবাহান রব্বিয়াল আমি তাহার পবিত্রতা বর্ণনা করছি তিনি কোথায় সবচেয়ে উপরে আপনার মাথা যখন সবচেয়ে নিচে দোয়া পড়ছেন কি আল্লাহ সবার উপরে আমি তত্ত্বটা ধরিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাকে কোন জায়গায় কোন অবস্থায় কোন হালতে কি পড়ছেন আপনার সালাতের উপলব্ধি কি অনুভূতি কি কি সালাত আদায় করছেন দাপুর দুপুর করছেন উঠছেন বসছেন না আপনি সুরা বুঝছেন আল্লাহকে জবাব দিচ্ছেন তাকে আপনি অনুভব করছেন ওয়ান তাহবুদুল্লাহ কান নেকা তারা আপনি যেন ইবাদত করছেন এমন হবে যেমন আমি আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন দেখতে পারবেন না কিন্তু আপনার সার্বক্ষণিকভাবে মাথার মধ্যে ব্রেনের মধ্যে থাকতে হবে তিনি আপনাকে সরাসরি দেখতে পাচ্ছেন এটার নাম এহসান যখন আপনি আপনার মাথা মাটিতে লুটিয়ে দিলেন সেটা সবচেয়ে বিনয়ের ভাব দোয়া পড়ছেন কি সুবাহান রব্যান আনা তিনি সবার উপরে আমি এখন সবার নিচে মাঝখানে একটু কথা বুঝিয়ে আসলাম আপনাদেরকে জীবন্ত সালাদ কিভাবে হয় আমি তখন সাধু বাবাকে জিজ্ঞাসা করলাম মানুষের সবচেয়ে বিনয়ের ভাব মানুষের সবচেয়ে দাসত্ব প্রকাশের ভাব কি উনি বললেন সাষ্টাঙ্গে প্রণাম কথা বলে কপাল মাথার মাটির সাথে মাথা ঠেকে দেওয়া মাথা মাটির সাথে ঠেকে দেওয়া তখন প্রশ্ন হল সাধু বাবা এখন আমি একটা প্রশ্ন করি আপনাকে অর্বাচীন নির্বোধ বালক ওদের সাথে সবাই বালক তাই না পিসাবেরা সবাইকে বলে ছেলে ছেলে হ্যাঁ। তাই না এই ছেলে বাবা আদর করে বাপের বয়সী মানুষ তারও বলে ছেলে ওখানেও সাধু বাবা হুজুর তো তার চেয়ে কত বয়স্ক বলছে ওর বাচিন বালক নির্বোধ বৎস কি বলতে চাও বলো বলছে যাচ্ছে শুনুন এই যে সবচেয়ে বড় নিবেদন এটা কার পাওনা যেখানে ওনার পাওনা তাহলে উনি আপনি না আপনি উনি বলছে উনি উনি আমি আমি তাহলে আপনি ওনারটা নিলেন কেন আপনি ওনারটা নিচ্ছেন কেন দিলে করে সেটা পরের প্রশ্ন পরে জবাব দিচ্ছে দেখো আমি নিচ্ছি নাকি নির্বোধ আর বাঁচিন ছেলে কথাটা আমি আমার নিজের জন্য নিচ্ছি না আমি শুধু উপরে পৌঁছিয়ে দিচ্ছি কেন এই বাগানির নির্বোধ পাপি তাপি এদের এরা কি ভগবান পর্যন্ত পুষতে পারে নাকি আমার কাছে দিচ্ছে আমি পৌঁছে দিচ্ছি শেষ প্রশ্ন হলে এই যে তিনি আপনার চেয়ে বেশি শক্তিশালী না আপনার চেয়ে দুর্বল যে তিনি অনেক শক্তিশালী যে তাহলে আপনার কাছ থেকে তার নিতে হবে কেন তিনি নিজে নিতে পারবেন না শিষ্য দ্বারা একেবারে ঘেরাও ধরে অমলিম সাহেব আপনি এত কথা বলছেন আপনি জানেন ইনি কে ভগবান হল উপরে কায়া উনি এ বিশ্বে ভগবানের ছায়া তিনি হিমালয় পর্বতে নদী নালায় পাহাড়ে পর্বতে নানান জায়গায় তপবনে দীর্ঘদিন সাধনা করে সিদ্ধি লাভ করে এখানে উপস্থিত হয়েছেন আপনি তার সাথে ইয়ার কি মারছেন নাকি আমি আর কথা বলবো না এক স্টেশন আরেক স্টেশন সাধু বাবা ঘুমিয়ে পড়েছে ওরাও একটু অন্যমনস্ক হয়ে গেছে তারপরে হঠাৎ করে চিৎকার সাধু বাবার কেটলি গেলে টাকা পয়সা সব চোরে নিয়ে গেছে হাও কাও চিৎকার কান্নাকাটি আমি মুসকি মুসকি হাসছি বলে মনে সে হাসছেন যে বড় পয়সা কে নিল উনি ভগবানের সাক্ষাৎ ছায়া এত জ্ঞান মাতার আসলে কিছুই জানে না ঘুরে তারা খিচুড়ির আশায় তাই না আসলে কিছুই জানে না খামাকা পিসাব খামাকা বুজুর্গে ভাই ভালো প্রশ্ন করেছেন যে দিল কেন দিচ্ছি কেন আমরা সেটাই তো কথা ইসলাম মানুষকে এখানে সচেতন করে বুদ্ধিমান করে জ্ঞানী করে প্রথমেই বলে দেয় ফায়লাম সুরা মোহাম্মদের আয়াত তুমি প্রথমেই জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবাদত পাওয়ার যোগ্য নাই কেউ রুকু পেতে পারবে না কেউ সাজদা পেতে পারবে না কারো কাছে তুমি হাত পাতবে না কারো কাছে তুমি আশ্রয় প্রার্থনা করবে না আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে গায়েব জানে আল্লাহ নই বলেন আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন বলার জন্য লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানি আসসু আমি যদি গায়েব জানতাম তাহলে সব ভালোগুলোই আমাকে আমি পেতাম তায়েফের ময়দানে আমি মায়েরও খেতাম না উহুদের ময়দানে আমার দাঁতও ভাঙতো না সব গায়েবের খবর আমি জানতাম আরেকটা ডায়ালগ আপনাদের কাছে দিয়ে যাই বাহাস করতে এসেছেন পীরে কামেল সাহেব সম্পূর্ণ লঙ্গ ল্যাংটা জিজ্ঞাসা করলাম ওটা কি কিনে এসেছো তো বাহাজ করতে আমি তো কোরআন জানি হাদিদ জানি আলহামদুল্লাহ কুতুবে সেত্তা বলেছে তাফসির পড়েছে তোমার এলেম কিনে এসেছ আমার কাছে এলমে লাদুন্নি আছে এলমে লাদুন্নি তোমাদের কাছে হলো তিরিশ হাজার জাহেরি আমার কাছে আছে ষাট হাজার বাতেনি দলিল কি যে আলেফ লাম মিম দা আলিকাল কিতাব আলিফেতে হয় রে আল্লাহ লামেতে জিবরিলুল্লাহ মিমের সাথে খেলছে রাসুলুল্লাহ মন পাগেলা মুর্শিদের বানাও গালের মালা তারপরে জালিকাল কিতাব একটা হলো আসল কিতাব একটা হলো জাল কিতাব জাল কিতাব হলো তোমাদের হুজুরদের কাছে আর আসল কিতাব ষাট হাজার কালাম যেন গেল আমাদের কাছে আচ্ছা ভালো কথা ওরা উলঙ্গ জিজ্ঞাসা করল ওটা কি বলে আলিফ ওদের পরিভাষা আলেপের নিচে কয় নোক্তা থাকে আর জানেন না হুজুর হয়ে আলেপের নিচে কোন নোক্তা থাকে না যে তোমার আলেপের নিচে তো তুই নোক্তা যুবকের চাকরি আসা নোক্তা কাজে হুজুর আসলে কিছু জানি না আজকের মতো মাফ করে দেন কিছু না শুধু ভং সঙ্গে ভঙ্গি সঙ্গে সম্মানিত ভাইও আমরা এগুলাই বিশ্বাস করি না আমরা এসব পীর ফকির ঠাকুরে এই সকল পচা আধ্যাত্মিকতায় আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি এক আল্লাহ ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ জাদান ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আমার বান্দারা যখন আমার প্রসঙ্গে জিজ্ঞাসা করে তখন বলে দাও আমি নিকটে আছি আমি জবাব দিই আমি ডাকে সাড়া দেই আল্লাহ বলেন হে নবী তুমি বলে দাও যে আল্লাহ পাক সকালে হাত বাড়িয়ে দেন সন্ধ্যায় হাত বাড়িয়ে দেন তু বা মুসি আল্লাইল সন্ধ্যায় হাত বাড়িয়ে দেন সারা দিন যারা গুণা করেছে তারা যেন তবা করে আমি তবা কবুল করব আবার সকালে হাত বাড়িয়ে দেন সারা রাত যারা গুণা করেছে তারা যেন সকালে কি করে তবা করে নেয় আল্লাহ পাক স্বয়ং হাত বাড়িয়ে দিয়েছেন আপনার মাঝখানে পীর ফকির লাগবে কেন আল্লাহ নিজেই তো বলছেন আমি হাত পাড়িয়ে দিয়ে রেখেছি কে তওবা করবা করো লাল্লাহ আফরাহ হবে তওবাতিল আফ আল্লাহ এত খুশি হন বান্দা তবা করলে তুমি জেনা করেছ তুমি খুন করেছ তুমি অন্যায় করেছ তুমি পাপাচার করেছ তুমি সালাদ খাসা গেছে সিয়াম পালন করতে পারো নাই বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছ যাই করো না কেন সেরেক ছাড়া আল্লাহ পাক হাত বাড়িয়ে রেখেছেন তুমি তার কাছে কি করো তহবা করো আল্লাহ পাক তহবা করলে খুশি হন এমনও হাদিস আছে যে বান্দা যদি তহবা না করে গুণা না করে আমি এমন মানটা সৃষ্টি করব যারা গুণা করবে এবং তহবা করবে বাচ্চা কাচ্চাদেরও বিভিন্ন ধরনের থাকে ছেলে একজন আছে বাবাকে ডাকে না আরেক ছেলে আছে মাকে ডাকে না আরেক মেয়ে আছে আব্বা মার কাছে কিচ্ছু চায় না আবার কিছু কিছু ছেলেবেলে আছে ঘ্যানোর ঘ্যানোর ঘ্যানোর ঘ্যানোর করতেই থাকে আব্বু আমার জন্য কিন্তু জামা আনবা আম্মু আমার জন্য কিন্তু বিস্কুট আনবা এই ঘ্যানোর ঘ্যানোর করতে থাকে বিরক্ত করতেই থাকে বাবা মা কিন্তু ওকেই বেশি ভালোবাসে যে ঘ্যানোর ঘ্যানোর বেশি করে যে দূরে থাকে কিছু চায় না বাবা মার মনে আফসোস থাকে এই বাচ্চাটা কেন চায় না কিছু ডাক দে না বড়ই কষ্ট হয় বড়ই কষ্ট হয় ওই যে ঘ্যানর জ্ঞানর করে সারাদিন জ্বালায় বাবা মা কিন্তু ওকেই বেশি ভালোবাসে এটা নিয়ম আপনি চাবেন আল্লাহর কাছে ঘ্যানর ঘ্যানর করতে থাকবেন আল্লাহ মাফ করো আল্লাহ আমি পাপি আল্লাহ আমি গুণাকার আল্লাহ তুমি দয়া করো রহম করো আমি পাপ করতে তুমি চাইতেই থাকে আল্লাহ পাক খুশি হইতেই থাকে সেরে কি করবে না তাই বলে জেনা ব্যবচার কোন খারাপই করতে পারবেন না আল্লাহ নবী বলেন সহি মুসলিমের হাদিস লাল্লাহ আফরাহ বেতাও বেতলা আল্লাহ এত খুশি হন আল্লাহ এত খুশি হন বান্দা যদি তওবা করে ওই যাত্রীর মতো যে মরুভূমির মধ্যে যাত্রা করেছে মরুভূমির জাহাজ হলো উট উটের পিঠে খানা পিনা তারপরে কাপড় চোপড় সব নিয়ে রওনা করেছে যেতে যেতে একটু রেস্ট নিচ্ছে রেস্ট নেওয়ার মুহূর্তে উটটা হারিয়ে গেছে খাওয়াও শেষ পানিও শেষ জিনিসপত্র সব শেষ রৌদ্রের মধ্যে বসে থাকতে থাকতে ক্ষুধায় পিপাসায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গে মাথাটা একটু ঝুঁকি দিয়েছে একটু গমের মধ্যে মরে যায় এই মুহূর্তে উঠতে এসে হাজির খুশির চোটে বলতেছে আল্লাহ আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব খুশির চোটে উল্টা বলে ফেলেছে আল্লাহ নই বলেন এই আল্লাহর এই বান্দা এই পাওয়ার পরে যে রকম খুশি হয় আল্লাহর কোন বান্দা তওবা করলে আল্লাহ পাকে আর চেয়ে বেশি খুশি হয় তবা করবেন খালি আল্লাহর কাছে আল্লাহর কাছে ঘন ঘন করবেন চাইতে থাকবেন আমি এই চ্যাপ্টার থেকে দ্বিতীয় চ্যাপ্টারে খুব দ্রুত চলে আসছি সহি হাদিসের উপর আমলের কথা আমি বলছিলাম ইমামের পিছনে সুরা ফাতে পড়া সহি হাদিসের উপর আমল করা আমি তারাবি প্রসঙ্গে প্রসঙ্গত এসেছিল ওটাও আমি আপনাদেরকে বলেছি সেদিন আলামিন জামে মসজিদে খোদবা দিচ্ছিল সম্ভবত শাহেখ আব্দুর রাজ্জাক কিংবা মুজাফর বিন মোহসেন বড় বড় আলেমেরা সেখানে জড়ো হয়েছিল আমি জায়গায় জায়গায় এই কাহিনী বলে থাকি বাহিরে বড় বড় আলেমেরা খুদ্ বা শোনে কি বলে ওরা ওরা কানে কানে রেকর্ড করে ছড়ায় টড়ায় বেরিয়ে এসে আমাকেও হয়তো কোথাও দেখেছে চিনে বলতেছে ওনাদেরকে একটু বলে দিবেন এত কড়া কড়া কথার জন্য না বলে আমি বললাম ওরা কি কোনো মিথ্যা কথা বলেছে ভুল কথা বলেছে বলেন যে না মিথ্যা ভুল ওটা তো অন্য বিষয় পুরো মানের বিষয় কিন্তু ভাষাগুলা ভালো লাগে না তো বললাম ঠিক আছে আমি বলে দেবো না যেহেতু আমি একটা সিনিয়র দাঁড়িয়ে পেকে গেছে ওদের সে বয়সে বেশি সুযোগ পেলে আমি বলবো না ইনশাল্লাহ তা আপনাদের সমস্যা কি বলে যে আপনারা যে খালি সৈয়াদি সৈয়াদিস করেন বলেন তো হাত কোন জায়গায় মানতে হবে না আমাদের সৈয়াদিসে কি আছে ভাবনা প্রথম সৈয়াদিসরা সোহেগুল বুখারিতে আছে জেরা জেরা হাত হাতের উপর বাঁধতে হবে আমি জানি কি কারণে প্রশ্নটা করেছে বুঝলে হাত যে হাতের উপর বাঁধলেন এখন কি বুকের উপর গেল আমি বললাম আমি বললাম যে আমি জানি এই প্রশ্ন আপনি করবেন এটা আমার জানা আছে বুকের উপর গেল না কোন জায়গায় গেল তা আমার কিছু যায় আসে আল্লাহ সেই হাদিস যা বলেছেন আমি তাই করবো হাত যে জায়গায় খুঁজে সে জায়গায় যাকে যেন আমার কি আমি তখন আলিগড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম ট্রেনে যাইতে চৌত্রিশ থেকে চৌত্রিশ বত্রিশ ঘন্টা লেগে যেত এলাহাবাদ যখন পৌঁছলাম তখন এক লোক দই বেচতে উঠছে এ দাহি দাহি লেলে দহি পিলে আমি জিজ্ঞাসা করলাম যে মজাদার হোগি মিঠা হোগি দই কি মজা হবে মিঠা হবে রাগের চোটে কটমট করে বলে মুঝে কি পাতা मैं क्या जानता আমি কি জানি আমি কি বলতে পারো দইয়ের ব্যাপারে बोले भैया गुस्सा क्यों होता है तो ये आप बेच रहे हैं मीठा हो गया या मजादार ना हो गया ये तो आप ही को बोलना पड़ेगा ना আপনি দই বিক্রি করতেছেন এটা মজা হবে না মিঠা মিঠা তো আপনিই বলবেন এটা কয়, দেখে ভাইয়া বাত শুনিয়ে আমাকে বলতেছে हम सिर्फ बेचते हैं कंपनी से माल लेके आते हैं ट्रेन पे बेचते हैं तो दो चार पैसे जो मनफात होता है ना उससे शाम को थोड़ा सा आटा दाल तेल नीमक ये सब खरीद करके घर लेकर जाते हैं दही पीने का मौका हमें कभी नहीं मिला যে বেচে সারাদিন যা পয়সা জোটে তাতে আমি কিন্তু আটা লবণ তেল নিয়ে বাড়িতে চলে যাই আমি তো দই কোনোদিন খাইনি ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ তো বাদ ঠিক হ্যাঁ তো আমি বললাম যে মুঝে কে কথা সই হাতি সহিল বুখারিতে আছে জেরা আলা জেরা হাতের উপর হাত এখন যদি বুকের উপর না যায় আমার কিচ্ছু করার নাই যেখানে যাবে সেখানেই বাঁধতে হবে হাদিস সহিল বুখারিতে দুই নম্বর যেটা আছে আলী রাজি তাআলা থেকে মিনা সুন্নতে ওয়াদুল ইয়াদাইনা তরিকা হলো হাত নাভির নিচে বাঁধা এটা আল্লাহ নবীর হাদিস না আলী রাজিল্লাহ তালা মিনা সুন্না বলেছেন মিনা সুন্না যদি বলা হয় কোন সাহাবি যদি বলেন মিনা সুন্নাতে কাদা হা কাদা আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মহাদ্দেশ মানুষ তুমি ভালোভাবে জানো এগুলো সব মোরফুর হুকুম রাখে কিন্তু সনদ যা ডাল সনদ একেবারে একা জালের কাছাকাছি ওয়াহেন জিদ্দার সুনানের কিতাব আছে এই সনদ নিয়ে নাভিন নিচে হাত বাঁধার যে সনদ যেটা সেটা সহিল বুখারের হাদিসের সামনে বসা তো দূরস্থান শোয়া তো দূরস্থান বসার অধিকার রাখে না দাঁড়াবে তো দূরস্থান বসার অধিকার রাখে না সহিল বুখারির সহি হাদিস বাদ দিয়া আপনি ওই জায়গায় যাবেন এখন মনে কেন সহিল বুখারির বাইরে কি সহি হাদিস নাই আছে কিন্তু এইটা না এটা আপনি প্রমাণ করেন হাদিস সহি নীরব হয়ে গেল তিন নম্বর আরেকটি যেটা আছে ওয়াইল এমন হাজার থেকে পরিণত সহি সেটা হল বাম হাতে বাম কবজির উপরে ডান কবজি রেখে আলা সদর সদর সিনার উপরে বুকের উপরে যে ভাই এখন যদি আমি বলি উনি বলতেছে এখন যদি আমি বলি বুকের উপরে মানে মাথার উপরে উপরেই তো এটা মাথাও তো উপরেই আমি বলছি এইখানেই তো সমস্যার সৃষ্টি হয় এখন যদি আমার ওই ছোট ভাইরা বলে নাবির নিচ থেকে নামায় যদি জাগা মতো নিয়ে যায় তো আপনি কি করবেন বুকের উপর যদি মাথায় তোলা যায় তাহলে নাবির নিচে কোন পর্যন্ত নিবে ওর তো আর আমি বলতে পারতেছি না বুঝে নিতে হবে আপনাকে সম্মানিত ভাই এই যে কুঠাটা যেটা আল্লাহর সামনে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সামনে কেয়ামতের মাঠে কিভাবে হাজিরা দেবেন it is up to you this is not my subject matter এটা আপনার বিষয় এটা আমার বিষয় না কিন্তু যারা সহিদের উপর আমল করে তাদের ব্যাপারে তো আপনি কথা বলতে পারেন না প্রসঙ্গ উঠল ইস্তিজার প্রসঙ্গ সহিদিস নিয়ে সহিদিসের ছোট ছোট ব্যাপার দেখুন কত দূরে নিয়ে গেছে ইস্তেঞ্জার বসে আল্লাহ নবী বলেছে আরাদাল আবাদা দূরে যেতেন আল্লাহ নবী পেশাব পায়খানা করতে পেশাব পায়খানার সঙ্গে কথা বলা জায়েজ না বসার জায়গা থাকলে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না ইত্যাদি দিয়ে বহু হাদিস রয়েছে আপনি পেশাব করবেন পানি যদি থাকে একটু ঝাঁকি দেবেন ঝাঁকি দেওয়ার পরে আপনি পানি দিয়ে ইস্তেঞ্জা করবেন পানি যদি না থাকে ঢিলা হোক পাথর হোক টিস্যু হোক যা দিয়ে হোক আপনি কি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন যদি সন্দেহ থাকে অজু করার পরে কি করবেন পানি ছিটিয়ে দিবেন যদি ফোটা ফোটা পেশাব করে পরে তাহলে ফরজ সালাত ওইভাবেই আপনার হয়ে যাবে তাই না কিন্তু ওইও যদি আপনি সুন্নত পড়তে পারবেন না সোজা কথা বলে দিলাম এখন বলতেছে কেন ঢিলাকুলুক মানেন না যে পানি না থাকলে মানি আর আপনার অসুস্থ থাকলেও মানি আপনি যদি সুস্থ মানুষ ঢিলাকুলুক মানলে করবেন কেন এটা পাইলেন কোন জায়গায় সহি হাদিসের ব্যাপার এখন বলতেছে এটা নাকি সুন্নত হয়ে গেছে মিজানের পাল্লায় নাকি কেয়ামতের দিন পেশাবের ঢিলাগুলোক মাপা হবে এটাও শুনতেছি এখন কত কদম যাবে কেউ বলে তিন কদম কেউ সাত কদম কেউ দশ কদম কেউ চল্লিশ কদম কেউ বলতেছে যে কয় বছর বয়স তার চেয়ে আরো এক কদম বেশি বললাম যে এগুলো আপনার পাইলেন কোথায় দলিল কোথায় বলছে এটা যে পেশাব যে পরে যে পেশাব তো পড়বেই এই পৃথিবীর কয় ভাগ পানি চার ভাগে তিন ভাগ পানি আর দেহের মধ্যে কয় ভাগ পানি আছে চার ভাগে তিন ভাগ পানি মোটামুটি কম বেশি পৃথিবী যেভাবে আছে পানিতে আমার দেহটাও কি ওইভাবেই পানি আছে দেহের মধ্যে আগের যুগের বুড়ারা বলতো যে কার্তিক মাস যদি বাঁচি তাহলে বাকি এগারো মাস বাঁচবো তার মানে কি কার্তিক মাসে কলেরা হয়তো খুব বেশি আর ডাক্তাররা আর কবিরাজরা বলে দিত একে কিন্তু কিচ্ছু খাইতে দেওয়া যাবে না পানি তো দেওয়াই যাবে না আর এখন চিকিৎসা উল্টে গেছে যে যত পারো পানি ঢুকাও স্যালাইন ঢুকাও যতক্ষণ রুগী পানি টানবে ততক্ষণ ইনশাল্লাহ হায়াত থাকলে বাঁচবে আল্লাহ বলে ও যা আল্লাহ মিনাল মা একুল্লা সেন হাই আমি সব কিছুকে জীবিত রাখে কি দেয়া পানি দেয়া এই দেহের কয় ভাগ পানি এই চামড়া দেখতেছেন হাড্ডি দেখতেছেন গোস্ত দেখতেছেন আসলে পানি হলো চার ভাগে তিন ভাগ এটা বুঝবেন না পানি শেষ জীবন শেষ এখন বলেন এই যে পেশাব যে পরে ফোটা ফোটা আমি বলবো যতই কুৎপেন ততই মুৎপেন এটাই স্বাভাবিক কেননা আপনার দেহের মধ্যে চার ভাগে তিন ভাগ পানি আছে এটা বৈজ্ঞানিক সূত্র বলে দিলাম আপনাকে নিয়ত ঠিক করুন পানি পড়বে না ইনশাআল্লাহ আর যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে সেটা অন্য স্বতন্ত্র ব্যাপার সুস্থ অবস্থায় কেউ যদি বলে যে পানি থাকা সত্ত্বেও পেশাব করার পরেও তারপরে ঢিলা কলুক না লেফট রাইট করতে হবে আমি বলো এইটার নামই বেদাত প্রয়োজনে করা আর সুন্নত মনে করে করা দুইটার মধ্যে কি আছে পার্থক্য আছে সম্মানিত ভাই তারপরে বলতেছে দেখলাম আচ্ছা তারপরে আরো দেখুন দুই বুজুর্গ জাগামতে হাত লাগে আবার গল্প করতেছে পেশাব পায়খানার সঙ্গে কথা বলা যায় একটা যুবক ছেলে যখন দাঁড়িয়ে পেশাব করে প্যান্টটা টাইট নানান ফটো দেয় কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে আর বুজুর্গ যখন খারায় থেকে ঢেল নেয়া কোতে তখন পেশাব পরে না মধু পরে তাই না সম্মানিত ভাই ভাই যে ব্যাককেলা কাম নির্বোধের মতো কাম এরা করতে থাকে আরো আমার এক বন্ধুর বিরাট শ্বশুর সাহেব বিরাট তার বইয়ের নাম আমি বললাম না তার বইয়ের মধ্যে আমি পড়লাম যে হুজুর যাচ্ছিলেন পালকিতে চড়ে পেশাব পেশাব শরীফ আসলো হুজুরের পেশাব তো তার সাথে শরীফ লাগে তো উনি পেশাব ফরমাইলেন ছোটখাটো মানুষ তো পেশাব করবে পেশাব ফরমাইলেন ফরমে তিনি ঢিলা খুলে গ্রহণ করিলেন গ্রহণ করিয়া তারপরে ঢিলা খুলে ফেলে দিয়ে চলিলেন পালকিতে চড়ে কিছু দূর যাওয়ার পরে বেহারার দিকে বললেন আবার তুমি পালকে ফিরিয়ে নিয়ে যাও কেন যে ভুল হয়ে গেছে কি ভুল হল যে তা পরে দেখবে পালকে নামানের পরে তিনি ওই যে পেশাবের ঢিলাটা নিয়ে এই ক্ষেতের থেকে নিয়ে আরেক ক্ষেতে ফেলে দিয়ে আসলেন যে একজনের ক্ষেতের ঢিলা আমি আরেকজনের ক্ষেতে ফেলে এসেছি এটা অন্যায় করে এসেছি সেটা আমি শেষ করে দিয়ে গেলাম আমি জামাইকে বললাম ভাই আরেকটা কথা লেখা দরকার ছিল যে সেটা কি মালিকের বিনা অনুমতি তার খাতে ঢেলাতে পেশাব লাগাই তার কি হবে এত হুজুর কি ওইটা হুজুর বুঝা গেলেন কিভাবে ডেলাটা ধুইয়া দিয়ে আসুন লাগছিল না তো ভাই বুজুর্গির শেষ নাই ফালতু কাদের শেষ নাই একজন সাহাবি দৌড়ে আসেন অজু করেন সালাত করেন সহিদিস আল্লাহ বারবার বলেন জান্নাতি লোক যদি দেখতে চাও এই লোকটাকে দেখো লম্বা লম্বা তো পড়েন না তেমন কোন আমলও নাই আবদুল্লাহ আমার থেকে তো হাদিস তিনি বলে আল্লাহ নবী একটা জান্নাতি বলে এ কি আমল করে আমি দেখব বাবাকে বললেন আব্বা আমি আল্লাহর কসম করে বলেছি এই লোক কি আমল করে তা না দেখে আমি ছাড়বো না আপনি কিন্তু দুই তিন দিন বাড়িতে আসবেন আপনি অনুমতি দেন আমি একটু ব্যাখ্যা দিয়ে বলছি আর কি ওনার বাড়িতে গেলেন মেহমান হলেন মেহমান হওয়ার পরে কে কিছুই আল্লাহ নবীর সাথে ওজু টুজু করে ফরস করে বাড়িতে আসে শুয়ে থাকে সাধারণ ধর্ম আলামত তৃতীয় দিন এক দুই দিন পরে বলছে যে আপনি কি আমল করেন যে আল্লাহ নবী আপনাকে বললেন যে আপনি জান্নাতি মানুষ বলছে আমি অতিরিক্ত কোনো আমলই করি না যা তুমি দেখছো তাই তবে একটা জিনিস আমি কোনদিন হিংসা বিদ্বেষ করি না যখন শুই সারা দিনের যত কিছু আছে মানুষের বিরুদ্ধে যত অভিযোগ যত হিংসার কথা যত বিদ্বেষের কথা যত পাপ আছে ভুলে পরিষ্কার দিল নিয়ে ঘুমাতে যাই এইটুকুই এইটুকুর জন্য জান্ন তিন ব্যক্তি আসলো আল্লাহ নবীর ওখানে এত ফালতু বুজুর্গিগিরি করার কোনো দরকার নাই আমার এক আহলাদিস ভাই ছিলেন ব্রিগেডের র্যাঙ্কের মানুষ মিলিটারি অ্যাটাচি ছিলেন এক দূতাবাসে আমিও সেখানে চাকরি করতাম কুমিল্লা তার সহকারী ছিলেন একজন এসে বলছে মসলিউদ্দিন ভাই আর চাকরি করা যাবে না সার করেন তা ওই না নাম মুখে এসে দেয় অমক দল করেন অমকে করেন সেখানে যাইতে হয় চাকরির সুবাদে আজকে বলতেছেন স্যারে যে বুজুর্গ লিখতেছিলেন হঠাৎ করে কলমের মধ্যে সে মাছি পড়লো বুজুর্গ কলম ধরে চুপ করে বসে থাকলেন মাসির যেন কোনো কষ্ট না হয় এমত অবস্থায় বুজুর্গ মারা গেলেন এবং জান্নাতে চলে গেলেন বলুন সুহান তো মুসলিউদ্দিন ভাই দেখেন তো এগুলা হয় আপনি বলেন তো মশা মাসি মারা না না যায় এমন মশা মাসি শূন্য যে ক্ষতি করো জীব সাপ মারা মশা মারা মাসি মারা বিষাক্ত জীব জন্তু মারা রোগ বহন করে এলাম মারা শূন্য এইটা বাঁচাইতে গিয়া হুজুর কলম বন্ধ করে দিলেন আর এই অবস্থায় মারা গেলেন জান্নাতে চলে গেলেন জান্নাতে গেলেন দেখলো কেনা ওহি আসলো কোন জায়গা থেকে নবী তো কবে চলে গেছেন সেটা নিয়েও আবার কথা নবী চলে গেছেন না আছেন সেটা নিয়ে ভেজাল আবার বলতেছে যে কবরের আজাব হচ্ছিল বুজুরকে বলা হলো কবরের আজাব হচ্ছে হুজুর একটু যে জিয়ারত করে দেন হুজুর কবরস্থানে গেলেন একটু ধোয়া করলেন কবরের আজাব বন্ধ হয়ে গেল আমি বললাম যে কোটা করে বাইন্দা রাখলেন না কেন কেন হুজুর যতদিন কবরস্থানে থাকবেন কতদিন আর কবর রাজা হবে না লাঠি দিয়ে খোটার মধ্যে বাইন্দা রেখে সাইলা তিলাতে খালি খাবার দিতে থাকে কবর রাজা বন্ধ কবর রাজা হইল এটাই বা দেখলে কিভাবে কবর রাজা বন্ধ হলো এটাই বা তুমি দেখলে কোন জায়গার থেকে এই যে আকিথা এই যে বিশ্বাস এই যে ভুয়া তত্ত্ব সমাজে ছাড়া হচ্ছে এগুলার থেকে এই দেখেন আবার যে মোনাজাতের আবার ভাই আবার ভাগ করবে কিনা মোনাজাত খালি আখেরি মোনাজাত আর আখেরি মোনাজাত আখের মানে শেষ মানে শেষ হয়ে গেছে এইবার শেষ হলে মানে সামনের বছর হবে না তাই না প্রতি বছরে আখের হইতেছে এখন দেখছি প্রতি বছর দুই তিন মার্গে আখের হইতেছে এই আখের আর শেষ নাই আমার বাড়ির কাজের বুয়া কইতেছে খালাম্মা আমি কিন্তু ওই দিন আর কাজ করতে আসবো না কাজ করতে আসবি না কেন এমনি তো সালাদ নামাজ রোজা করি না কিছু পাপের মধ্যেই থাকি ওই দিন যেদিন মোনাজাত হবে সব বুয়ার আমরা একত্রিত হবো কাজের বেটিটা একটা সামিয়ানা টানা এনে টেলিভিশন সামনে এনে বসবো বড় হুজুর যখন ওখানে ধরবেন তখন মোনাজাত করে সব মাফ করাই নেব বোঝা যাচ্ছে মোবাইলে ধরে অদূরে হ্যাঁ। এই এলাকায় না একটু দূরে মোবাইলে মোনাজাত ধরে কোথায় আগে বলছিলাম মানুষেরা যা নষ্ট করে মানুষের যা কুসংস্কার চালায় এবাদতের নামে সমাজে জামাতে সর্বত্র নতুন আবিষ্কার যেগুলো হয় তার বিরোধিতা করা আমাদের কাজ বিরোধিতা মানে মারামারি গুতাগতি নয় সর্বোচ্চ জ্ঞান দিয়ে চেষ্টা দিয়ে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সেটা আমাদের কি করা প্রতিহত করা আমাদের কাজ সানাউল্লাহ অমৃতসরী সাহেব বাহাস হচ্ছে কাদিয়ানির সাথে ওনার তো ওটা কি এনায়তুল্লাহ কেফায়তুল্লাহ জোরের নামে হাইজাক করে নিয়ে গেছেন সেই বাহাজ বাহাজ হয়েছে অল ইন্ডিয়া হলেন্স কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল সানাউল্লাহ শরীর সাথে বাহাজ হয়েছে কাদিয়ানের গোলাম মোহাম্মদ কাদিয়ানের দাওবন্দের সাথে হাত চলছে আরে মানে হেরে যাচ্ছেন কাদিয়ানের সাথে যুক্তিতে তারপরে ওনাকে নিয়ে যাওয়া হলো উনি বললেন যে আমি তো দাওবন্দের ছাত্র ছিলাম আপনার আমাকে সনদ দেন নাই আহলাদ হওয়ার কারণে এখন বাহাজে যাব যদি বলে সনদ নাই তোমার সাথে বাহাজ নাই তাহলে আমি কি করবো শুনেছি ওই দিন তাকে সনদ দেওয়া হয়েছিল বাহা শুরু হয়ে গেল গোলাম মোহাম্মদ কাদের সাথে বলছে আমি তো আহমদ অর্থাৎ আমি নবী আখেরি নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলছে দলিল কি আহমদ তার নাম আহমদ সালাউল্লাহ অমৃত সাহি বলছেন তুমি তো আহমদ না তুমি গোলাম আহমদ আহমদের গোলাম যে গোলামটা বাদ দাও তাহলে কি থাকে যে খালি আহমদ থাকে তাহলে আমার নাম কি যে আপনার নাম সানাউল্লাহ সানাউল্লাহ সানা বাদ দাও কি থাকে এখন আমি যদি বলি আল্লাহ হয়ে করতেছি আমি তোমাকে নবুয় দিই নাই যুক্তি তর্ক উপস্থাপন করা আপনার শরীয়তের দলিল তো বলবেনি তার সাথে যুক্তি তর্ক তাই না ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن আজকে যে ডাক্তার জাকির নায়েক নতুন কিছু নন উনি সানাউল্লাহ অমৃতসরী ওইরকম বাহাজ তখন তো প্রচার মাধ্যম ছিল না কাজে আপনারা জানেন না আহলে হাদিসের অতীত লোকেরা এই কাদিয়ানিদের সাথে বাহাজ এই খ্রিস্টানদের বড়জন বাহাজ করেছেন তিনি সানাউল্লাহ অমৃতসরী রেকর্ড গুলো তোমরা সংগ্রহ করে নেবে জমিতে আহলেসুর দিকে ওগুলা সংগ্রহ করার চেষ্টা করবে সম্মানিত ভাইও আমরা যা বলি আকিদার মধ্যে যা সর্বনাশ হয়ে গেছে এবাদতের মধ্যে যা সর্বনাশ করে ফেলেছে বিশ্বাসের মধ্যে যা সর্বনাশ করে ফেলেছে দৈনন্দিন আমলের মধ্যে যা সর্বনাশ করে ফেলেছে আস্তে আস্তে যেগুলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেগুলা সংশোধন করা কি আমাদের কাজ কেয়ামতের দিন আল্লাহ নই বলেন আনা ফারাতকুম আনাল হাউদ আল্লাহ নই বলেন যে আমি কেয়ামতের দিন হাউদে কাউসার উপরে সবার আগে যা উপস্থিত হব জনতা আগে উপস্থিত হোক তারপরে আমি সময় মতো এসে ভাষণ দিয়ে যাব না আল্লাহ নই বলেন আমার উম্মত উপস্থিত হওয়ার আগে সবার আগে আমি হাউজে কাউসারে পৌঁছে যাব যেন আমার উম্মতের দেরি না হয় কষ্ট না হয় আদাদের নুজুম লক্ষ কোটি তারকা যেরকম আকাশে ফুটে আসে আল্লাহ নবীর কাউসারের পেয়ালাগুলো লক্ষ কোটি কাউসারের পেয়ালা তখন জল জল করে উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে স্বর্ণের রক্তের পেয়ালা আল্লাহ নই বলেন যে একবার এক বেলা এক চমক পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের কেমত বটে তার পানি পেপাসা হবে কারো পানি হীরা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো খারো পানি পর্যন্ত কারো গলা পানি পর্যন্ত কারো নাক পর্যন্ত উঠে গেছে এক মাইল উপরে সূর্য থাকবে এই উত্তপ্ত গরমের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাম সবার আগে হাউজে কাউসের উপস্থিত থাকবেন যাতে তার উন্মতের পানি পান করতে দেরি না হয় তিনি এত বড় দয়াল নবী উনি বলেছেন যে মেম্বারে আলা হাউদি আমার যে মদিনার মসজিদে যে মেম্বার এই মেম্বারটা হলো আমার হাউজে কসারের উপর কি বুঝবো আমরা আমাদের তো বুঝার সাধ্য নেই ওটা একটু আগে সময় পেলে বলবো না হলে আমি আর বাড়াবো না খুব একটা সম্মানিত ভাই ওই সময় একদল লোক আসবে আল্লাহ নবী বলেন ওসাই হাবি ওসাই হাবি ছেড়ে দাও ছেড়ে দাও ওরা আসুক পানি পান করুক সহেল বুখারি থেকে মুসলিম থেকে বহু রেওয়ায়তে বিভিন্নভাবে এসেছে পানি পান করুক পানি পান করুক সামনে একটা দেয়াল দাঁড়িয়ে যাবে তাদেরকে কাছে আসতে দেওয়া হবে না আল্লাহ বলে ছেড়ে দাও ছেড়ে দাও এরা তো আমার উম্মত এরা তো আমার সঙ্গী আওয়াজ হবে হে নবী মোহাম্মদ তুমি তো জানো না যে তোমার পরে এরা কত কিছু ধর্মের নামে দিনের নামে আবিষ্কার করেছিল আল্লাহ বলো তাই নাকি সোকান সোকান ফিরিয়ে দাও তাড়িয়ে দাও হটিয়ে দাও ওদেরকে আমার ধারে কাছে যেন আসতে না পারে সম্মানিত ভাই এবাদত করবেন দলিল দেখে প্রমাণ দেখে সঠিক কি ঠিক বাজার একটা কাপড় কিনতে যান তাই না কাপড় কিনতে যায় আশির সুতা না একশো সুতা না ষাটের সুতা রং পাকা না কাঁচা ভিতরে পুইটা টুইটা পরা আছে কিনা কোথাও আর ফাঁকতাল আছে কিনা মা পেন ঠিক মতে পাঁচ হাত আছে কিনা তিন হাত আছে কিনা সব মাইপে একটা কাপড় কিনেন না জমি যখন কিনেন জমির দখলে আছে কিনা মালিক তার বায়া দলিল ঠিক আছে কিনা মাঠ পড়ছে ঠিক আছে কিনা খাজনা খারিজ আছে কিনা সব দেখার পরে আপনি জমি কিনেন না না তারপরে আবার সাইনবোর্ড দেন বায়না করতে এরা কোন দাবিদার পত্রিকা আবার ঘোষণা দিয়ে দেন যে কোন দাবিদার থাকলে আসতে পারেন তাই না এত সতর্ক আর দিনের ব্যাপারে শরীয়তের ব্যাপারে কি হুজুরে বইলা দিছে হয়ে গেছে হুজুর কম বুঝে নাকি হুজুর কম জানে নাকি হুজুরই ইসলাম হয়ে গেছে এটা দলিলের ইসলাম আর এখন অবশিষ্ট থাকছে না আপনারা আল্লাহ তৌফিক দান করে এই হুজুরের ইসলাম নয় হুজুর কোন জায়গা থেকে বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে যে কারো পক্ষে ফতোয়া দেওয়া যায় নয় যদি সে না জানে আমি কোন জায়গাতে বলছি কোরআন আয়াত দিয়ে এবং হাদিসের কোন দলিল দিয়ে আমি বলছি সেটা যে না জানে সে যেন আমার নামে কোনো ফতোয়া না দেয় ইমাম আবু হানিফা তিনি বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া হাদিস হয় সেটাই আমার মুযহাব খুলে দেখেন দুরুল মুখতার খুলে দেখেন রাদ্দুল মুহতার এর হেডলাইন দেওয়া আছে ইমাম আবু কথা আর আজকে আমরা সহি হাদিস সামনে আসলে বলেন তো মাযহাবে নাই এমনকি দুবাইয়ে যখন গেলাম ডক্টর জাকির নায়কের ওই পিস টিভিতে আমরা কয়েকজন বক্তৃতা করতাম বিরাট আলেম একজন হাদিসের হাফেজ আমাদের পিছনে একক তো সালাত আদায় করলো না বললাম যে হ্যাঁ, আমাদের পিছনে আপনি এক অক্ত সালাত আদায় করলেন না এটাকে হাদিস নিষেধ ইমা আবু হানিফা তো বলেছেন আসসালাত খালফা করলে বাড়লেন ও ফাজেরেন প্রত্যেক সে ভালো হোক মন্দ হোক সবার পিছনে সে যে মোশরেক না হয় দায়ী হেলাল বেদা না হয় তার পিছনে সালাত আদায় করে যায় এটা তো ইমা আবু হানিফার ফতোয়া আল্লাহ আব্দুল আল কাফি আল কোরাইশের একটা বই আছে আহলে কাবলার পিছনে সালাত তুমি পেয়েছো কিনা জানি না এই বইটা আপনারা পড়ে নেবেন তার সব বই পড়বেন প্রতিটা আহলে হাদিস ইমাম আবু ফতোয়া তো আছে আমরা কি সেরেক করি আমরা কি বেদাত করি আমরা কি এক ফাঁসের এই ধরনের যে যাদের সালাত হবে না আপনি যে বৈশা থাকলেন ওখানে সালাত আদায় করলেন না আল্লাহর কালামও মানলেন না রসুল হাদিসও মানলেন না আবু হানিফার মাঝহাও মানলেন না আবু হানের কথা মানলেন না উনি খালি বলেন আমার মাঝহাব আমাকে অ্যালাও করে না আপনার মাঝাব আপনি কেলাও করেন মানে আপনার কোন মাঝাব ইমাম আবু হানিফার মাঝাব যদি আপনি মানেন তাহলে যে কারো পিছনে আপনাকে সালাত আদায় করতেই হবে না হলে বলতে হবে যে আব্দুর রাজাক বেদাতি মুসলিউদ্দিন বেদাতি মুজাফর বেদাতি ডক্টর আব্দুল্লাহ ফারুক বেদাতি ডক্টর আহমদুল্লাহ বেদাতি আপনি প্রমাণ করেন না হলে আমাদের পিছনে সালাত আদায় করেন আপনি বেদাতি না সেরে করেন না সেটা আমি জানি আপনার পিছনে আমরা সালাত আদায় করতে প্রস্তুত আপনি প্রস্তুত নন কেন ঘটনাটা কোন জায়গায় মুসলিম উম্মতের মধ্যে বিভাদ বিভাজন সম্মানিত ভাই কিছু ফেতনা ফসাদ এসে গেছে আমাদের সামনে দুটো দিকে দুই মিনিটের মধ্যে দৃষ্টি আকর্ষণ করে রোবট নামে একটা কিছু এসেছে বাংলাদেশ তাই না কথা বলতে পারছে জামদানির কথা কোন একটা দেশ নাগরিকত্ব দিয়ে দিছে দুঃখের বিষয় যে দেশটা তৌহেদ এবং সুন্নত কায়েম থেকে আল্লাহ এত বড় রহম করেছেন সেখান থেকে নাগরিকত্ব দেওয়ার খবর যদি সঠিক হয় আমরা দুঃখিত আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে মাফ করছি আশা করি সে দেশ যেন এই কুপথ থেকে ফিরে আসে আমি আমার বক্তব্য এখানেই গুটিয়ে নিয়ে আসছি আকুল কৌলি হাজা ওস্তাকুল্লি ওয়ালাকুম আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ ah